নিরক্ষর জাতিকে আল্লাপাক করেছেন আর তারপরে সারা বিশ্বের সমস্ত মানুষকে এমনকি জিনদেরকেও আল্লাপাক এই আল কোরআন দিয়ে এই নবীর রিসালাত দিয়ে সম্বোধন করেছেন আজকে তাফসির করবো সুরায় জুমার মাঝখানে এই সুরার তাফসিরটি আমাদের মিস হয়ে গেছিল যার ফলে আবার এই তসিটি আপনাদের সামনে পেশ করছি আল্লাহ ফকরাবুল আলমিন বেশ কিছু সুরা শুরু করেছেন তসবির শব্দ দিয়ে ইউসাবাহে এইভাবে বেশ কিছু সুরা রয়েছে যে সুরাগুলিকে আল্লাহ ফকরাবুল আলমিন শুরু করেছেন তসবিহ দিয়ে আল্লাহ ফকরাবুল আলমিনের তসবিহ মানে হচ্ছে পবিত্রতা ঘোষণা করা তো আল্লাহ পাকের তসবি মানে আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করা তিনি পবিত্র সমস্ত দুর্বলতা থেকে সমস্ত ত্রুটি থেকে সমস্ত রকমের ঘাটতি থেকে যেসব কমজোরির দিক রয়েছে সব থেকে আল্লাহ পাক আলমিন দোষ রয়েছে সমস্ত দোষ থেকে ত্রুটি থেকে দুর্বলতা থেকে ঘাটতি থেকে অভাব থেকে আল্লাহ পাক আলমিন পাক পবিত্র এ হচ্ছে তসবির অর্থ তসবি আল্লাহ পাকের এবাদত এর বড় ফজিলত রয়েছে নবী করিম সাল্লামের হাদিসে সুহান আল্লাহ ফজিলত রয়েছে আলহামদুলিল্লাহ ফজিলত রয়েছে আল্লাহ আকবর তকবীরের ফজিলত যেমন রয়েছে তকবীর তাহমিদ তেমনই তসবির ও ফজিলত রয়েছে বরং বেশ কিছু তসবির বাক্য নবী করিম সাল্লামের বিশেষ বিশেষ বাক্য রয়েছে সহিবকারীর শেষ হাদিসে রয়েছে তসবির সম্পর্কে এবং তাতে আল্লাহ পাকে প্রশংসার কথাও রয়েছে মাতান দুটি কথা রয়েছে দুটি বাক্য রয়েছে খফিফাতান আলাল বলতে খুব সহজ হালকা জবানে খুব হালকা অর্থাৎ উচ্চারণে খুব হালকা আর সকিলাতান ফিল মিজান আর আল্লাহর দাড়ি পাল্লাই খুব ভারী আর হাবিবাতান এলা রহমান রহমান দয়াবান আল্লাহ পাকের নিকট অত্যন্ত প্রিয় কি সেগুলি সুবাহান আল্লাহে হামদেহি সুবাহান আল্লাহিল আজিম দুটো বাক্য আছে দুটো বাক্যতেই সুবহান আল্লাহ দিয়ে শুরু হয়েছে তসবি দিয়ে শুরু হয়েছে তো তসবি আল্লাহ পাকরবুল আলমিনের এমন গুরুত্বপূর্ণ ইবাদত যে শুধু মানুষ বা মমিন মুসলিম তসবি করেন না মমিন মুসলিমও তসবি করে এমনকি কাফেরও তসবি করে এমনকি মানুষ ছাড়া জিন ছাড়া ফেরেস্তা ছাড়া আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি যেসবের প্রাণ আছে গাছপালা এমনকি প্রাণহীন পাহাড় পর্বত আসমান জমিন অচেতন বস্তু সবকিছুই আল্লাহ পাকের তসবি করে আসমানে এবং জমিনে আর তার মাঝে যা কিছু আছে পৃথিবীর ওপরে হোক আর ভূ মানে জমিনের ভিতরে হোক আর আসমানের উপরে হোক আর জমিনের উপরে হোক যেখানে হোক না কেন আল্লাহ ফাকর বিভিন্ন ভাষায় এই তসবির কথা কড়া লিখে উল্লেখ করেছেন এখানে আল্লাহ পাক উল্লেখ করেছেন ইউসাবাহুল্লাহ মাহফিস সামাওয়াত ও আরবি এই সুরা নবী করিম সাল্লাহ মদিনার জীবনে নাজিল হয়েছে কারণ সুরাগুলি দুই ভাগে বিভক্ত সুরা মাক্কি যা নবী সাল্লামের হিজরতের পূর্বে মক্কাতে নাই এটা যারা বলছে মক্কাতে জানা গেলে মক্কি আর মদিনে জানা হয়ে গেলে মাদানি এই সংজ্ঞা ঠিক না এটা ঠিক নাই তাহলে যে সব আয়াত বা সুরা মক্কাতেও নাজল হয়নি মদিনায় নাজল হয়েছে হোদে বিয়েতে নাজল হয়েছে বদরে গিয়ে নাজল হয়েছে তাবুকের যুদ্ধে রাস্তায় নাজল হয়েছে কি বলবেন এই জন্য কিছু আলামারা ইমাম সৈয়দ রহমতুল্লাহ একটি কিতাব আছে আল খান তাতে ভাগ করেছেন আর এক রকমের ভাগ সুরাগুলিকে বা আয়াতকে সাফারি আর হাজারি যেগুলি সফরে নাজল হয়েছে সেগুলো সাফারি আর যেগুলি মকিম অবস্থায় মদিনায় বা মক্কায় অবস্থানকালে নাজল হয়েছে সেগুলো হচ্ছে হাজারি মানে মুকিম অবস্থায় যা নাজল হয়েছে যদি আপনি ভাগ করেন এরকম যে মক্কায় যা নাজল হয়েছে মক্কি মদিনায় যা নাজল হয়েছে মাদানি তাহলে মক্কা মদিনার বাইরে যেগুলি নাজল হয়েছে কি আলাদা আলাদা জায়গায় নাম দিতে হবে তাই না ভুল এই জন্য মক্কার জীবনে যা নাজল হয়েছে অর্থাৎ হিজরতের পূর্বে যা নাজল হয়েছে তার নাম হচ্ছে মক্কি আর যা নাজল হয়েছে হিজরতের পরে তা হচ্ছে মাদানী মদিনা থেকে নবিসাল্লামের যে কোনো জায়গায় নাজল হয়েছে মদিনা থেকে সফরে গেছে তারপর নাজল হয়েছে মাদানী আলিয়া আকমাল তালাকুম দিন নাজল হয়েছে কোথায় আরফাতে নাজল হয়েছে মক্কায় নাজল হয়েছে আরফা মানে মক্কায় নাজল হয়েছে কিন্তু নাজল হয়েছে মদিনার জীবন হিজরতের পরে বরং বিদায় হজের বছর হ্যাঁ দশম হিজড়িতে সুতরাং আলিয়া মাহমতুল্লাহ দিয়ে জিজ্ঞাসা করে যে এই আয়াতটি মাক্কি না মাদানি কি বলবেন মাদানি মদিনার কালে নাজল হয়েছে হিজরতের পরে নাজল হয়েছে এই সুরায় জুমা এবং সুরে মুনাফেক নবী করিম সাল্লাহ সাল্লাম জুমার দিন পড়তেন একটি হাদিস রয়েছে সাহি মুসলিমে আবু রাজি আল্লাহ তালানো থেকে ইবন আব্বাস রাজি আল্লাহ তালানো থেকে আন্না রাসুল কানে ইয়াকরাফি সলাতিল জুমআ থেকে সুরাতিল জুমআ ওয়াল মুনাফিকিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম জুমার দিন জুমার নামাজে সুরায় জুমা পড়তেন আর মুনাফিকিন পড়তেন জুমা আগে আছে আর তারপরে আছে সুরায় মুনাফিকুন তারপরে আছে সুরায় মুনাফিকুন তাহলে প্রথম রাকাতে নবী সাল্লাহ সাল্লাম সুরায় জুমা পড়তেন দ্বিতীয় রাকাতে সুরায় মোনাফেকন পড়তেন এটা নতুন সুন্নত শুনলেন হাই তাই না কারণ আমাদের দেশে যে সন্ন্যতের উপর আমল আছে একটা সন্ন্যতের উপর আমল আছে ওটা হচ্ছে হ্যাঁ কখনো কখনো এটাও করতেন সুরায় আলা সব্বাইসমার আলা ওটাও সাব্বাহ দিয়ে শুরু হয়েছে দেখেন সব্বে আমরের সেগা দিয়ে আর ইউসাব ওখানে মোজারের সেগা দিয়ে পার্থক্য হ্যাঁ প্রথম রাকাতে সাব্বাহিসাল আলা সুরে আলা আর দ্বিতীয় রাকাতে হাল আতা কাহাদিসুল পাশাপাশি দুটি সুরা রয়েছে এই দুটি সুরা নবী করিম সাল্লাম কখনো কখনো পাঠ করতেন জুমার নামাজ কখনো কখনো এই দুটি সুরা যাতে জুমার কথা রয়েছে সুরায় জুমাই আর মোনাফিকুন সুরায় মোনাফিকদের মুখোশ খোলা হয়েছে যাতে করে মদিনার মানুষকে কারণ জুমা শুরু হয়েছে মদিনায় মদিনার মানুষকে জানিয়ে দেওয়া সম্ভব হয় এই সুরা তেলাওয়াতের মাধ্যমে যে মোনাফিক আছে সাবধান মোনাফিক থেকে জি নবিসামের প্রত্যেকটি সুরার তেলাওয়াতের বড় বড় মাহফিলে অর্থাৎ মানে বড় সংখ্যক লোক জুমার নামাজে বেশি সংখ্যায় লোক একত্রিত হয় সুতরাং এই বিশেষ বিশেষ সুরাগুলি নবী করিম সাল্লাম জুমান নামাজে পড়েছেন অথবা ঈদের নামাজে পড়েছেন এগুলি রহস্য আছে এমনিতে নাই যে নবী সাহায্য পড়েছেন বাস কোনো উদ্দেশ্য নেই না উদ্দেশ্য আছে যাতে এই বিষয়গুলি মানুষকে শুনিয়ে দেওয়া হয় কারণ আমরা এই জন্য বুঝি না যে হয়তো এমনি পড়েছেন এই জন্য যে আমাদের দেশে আমরা অনারব মানুষ অধিকাংশ মানুষ যেহেতু কোরআন বুঝি না সুরা পড়লে অর্থ বুঝি না সুতরাং আমরা মনে করি যে এবং সাহেব তেলাওত করেছেন মন্ত্রের মতো তেলাওত হইল না এই তেলাওয়াতের মাধ্যমে মানুষকে জানিয়ে দেওয়া হইল এই বিষয়গুলি জুমার বিষয়টা জানিয়ে দেওয়া হইলো মোনাফেকদের বিষয়টা জানিয়ে দেওয়া হইলো প্রত্যেক সপ্তাহে সুরে আলা সুরা গাছিয়া জান্নাত জাহান্নামের কথা জানিয়ে দেওয়া হইলো কিয়ামতের কথা জানিয়ে দেওয়া হইলো তৌহিদের কথা জানিয়ে দেওয়া হইলো আফালে জরুরা ইয়ালি বলে কাইফা কে সৃষ্টি করেছে এই মুঠি আসমানকে দেখো পাহাড়কে দেখো তহিদ আল্লাহকে চেনা উপায় নবী করিম সাল্লাম এইসব হেকমতের জন্য এই বিশেষ বিশেষ সুরাগুলিকে বড় বড় অনুষ্ঠানে অর্থাৎ ঈদের নামাজে জুমার নামাজে যাতে সবচেয়ে বেশি লোকেরা একত্রিত হতে পারে তেলাহত করতেন তার মানে যদি নামাজের সুরাগুলিও মানুষকে বোঝানোর উদ্দেশ্য হয় এই বিষয়গুলি তাহলে তার খুদবা সম্পর্কে কি বলতে পারেন আপনি খুদবাকে মন্ত্র তো বাঙালি সমাজে আর উর্দু ভাষী সমাজে আর ইংরেজির সমাজে আরবি তো খুদবা দিয়ে কাজ হবে কখন হবে না ভুল ভুল যারা আরবিতে মন্ত্র পড়ে খুদবার তারা বড়ই ভুলে রয়েছে আল্লাহ তাদেরকে সংশোধন করার তৌফিক দিক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যে উদ্দেশ্যে কোরআন করিম নাজল করেছেন মানুষের হৃদায়তের জন্য সেই উদ্দেশ্য মোতাবেক আমরা খুদবা দিয়ে থাকি যেখানে যেই ভাষার মানুষ অধিকাংশ সংখ্যায় রয়েছে সেখানে সেই ভাষা দিয়ে খুদবা হবে এটাই হচ্ছে শরীর সম্মত বিষয় কারণ খুদবা মানে হচ্ছে খিতাব করা সম্বোধন করা আল্লাহ ফাকরবুল আলমিন ইরশাদ করছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা এখানে আসমান সমূহে এবং পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ বলেছেন মাহফিস সামাওয়াত কোরআনে কারিমের কোন কোন আয়াত আছে মন দিয়ে আছে তো সব্যহুল্লাহু সামাওয়াত সাবু ওয়াল আরদু ওয়া মান মান মান মানে ব্যক্তি আর মা মানে বস্তু দুটোর মাঝে পার্থক্য হচ্ছে তাহলে যেখানে মান্দি আছে তার মানে আসমান জমিনে যারা আছে তারা তসবি করে ফেরিস্তারা তসবি করে মানুষ তসবি করে জিনেরা তসবি করে এটা বোঝানো হয়েছে মান্দি কিন্তু মা যেখানে এসছে ব্যাপক মানুষ ফেরেস্তা জিন তো তসবি করেই কিন্তু অচেতন বস্তু জ্ঞানহীন বস্তু হ্যাঁ আল্লাহ সমস্ত সৃষ্টি তসবি করে এখানে অর্থে আসুন আল্লাহ সাদ করছে ইউসাবিহুল্লাহ আল্লাহ পাকের তসবি করে মানে পবিত্রতা ঘোষণা করে মা ফিসামাওয়াতে যা কিছু আসমান সমূহে রয়েছে যা কিছু যে কেউ নয় শুধু যা কিছু রয়েছে অমাফিল আর যা কিছু পৃথিবীতে আছে পৃথিবীতে আছে মানে পৃথিবীর ওপরে আছে আর পৃথিবীর পেটে আছে অনেক আল্লাহ পাকের সৃষ্টি আছে মাটির তলায় আছে আর অনেক আল্লাহ পাকের সৃষ্টি আছে যা মাটির ওপরে আছে জমিনের ওপরে পৃথিবীতে আসমান জমিনের মাঝখানে আছে সবকিছুই কে সামিল মাহফিস সামাওয়াত মাফিল আরদ তাহলে আসমানে ফেরেস্তাদের ছাড়া আল্লাহ পাক রব্বুল আলমের অনেক সৃষ্টি বস্তু রয়েছে অনেক সৃষ্টি বস্তু রয়েছে বাইতুল মামুর রয়েছে লহে মাহফুজ রয়েছে হ্যাঁ যা জানি আর বহু জিনিস আছে বহু জিনিস আছে যা হয়তো জানি না সিদ্ধাতুল মন্তাহা রয়েছে হ্যাঁ তসবি করে না করে না আল্লাহ পাকে তাহলে সিদ্ধাতুল মন্তাহা তসবি করে বাইতুল মামর তসবি করে কোরআন কেন আল্লাহ পাকে বাইতুল মামুর কথা বলেছেন সিদ্ধাতুল মন্তাহার কথা কোরআন কেন আল্লাহ পাক বলেছেন এসব বস্তু আল্লাহ পাকের তসবি করে লহে মাহফুজ লহ মাহফুজও তসবি করে আল মালিক যে আল্লাহ এ আল মালিক আল কুদ্দুস আল আজিজ আল হাকিম এ চারটি আল্লাহ পাকের গুণবাচক নাম আর আল্লাহ আল্লাহ ফাকরাবুল আলমিনের সত্তাগত নাম এ লিল্লাহ যে আল্লাহ রয়েছে এ আল্লাহ শব্দের সিফাত মানে এগুলি হচ্ছে গুণ বর্ণনা আল মালিক দি আল মালিক যিনি সর্বময় ক্ষমতার অধিকারী যে আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী তার তসবি করে আল কুদ্দুস যিনি অতি পবিত্র কুদ্দুস আমাদের দেশের মানুষরা মানুষের নাম কুদ্দুস কুদ্দুস ভাই কুদ্দুস ভাই না আব্দুল কুদ্দুস ভাই বলবেন হ্যাঁ আব্দুল কুদ্দুস ভাই বলবেন কুদ্দুস ভাই বলবেন রহমান ভাই আল্লাহ ভাই বলবেন নাকি তো রহমান ভাই কি করে বলছেন জাহিলের মতো আল্লাহ ভাই যেখানে বলবেন না তারপর খালেক ভাই কি করে বলছেন খালেক ভাই মানে সৃষ্টিকর্তা ভাই হ্যাঁ রাজ্জাক ভাই মানে রিজিক দাতা ভাই যাকে বলে রাজ্জাক ভাই মানে রিজিক দাতা ভাই রিজিক দাতা কি করবো ভাই কত মূর্খতা আমাদের সমাজে জেনে বলুক আর অজেনে বলুক অনেকে জানে যে এটা ভুল তারপরেও পদ অভ্যাস রয়েছে বলা আব্দুর রহমানকে রহমান বলবেন আব্দুর রহিমকে আব্দুর রহিম বলবেন ও রহিম বলবেন আল মালিক যিনি সর্বময় ক্ষমতার অধিকারী আল কুদ্দুস যিনি অতি পবিত্র কুদ্দুস কাপ দাল সিং এর মানে পবিত্র হয় এতে থেকে বাইতুল মোকাদ্দাস বা বাইতুল মকদেস বাইতুল মোকাদ্দাস কাদ্দাস কাদ্দাস থেকে ইসিম মফুল বাইতুল মোকাদ্দাস বা মাকদিস ইসিম জার্ফ মাজারে এলের ওজনে তার মানে পবিত্র স্থানে এমন ঘর যা পবিত্র বা পবিত্র করা হয়েছে আল্লাহ পবিত্র করেছেন তিনটি মসজিদের একটি মসজিদের নাম হচ্ছে বাইতুল মোকাদ্দাস বা মাকদেশ মোকাদ্দেস নাই কারণ আমাদের অনেকে বাইতুল মোকাদ্দেস বলে ভাই মোকাদ্দাস পড়েন আর না হয় আল আজিজ যিনি মহা পরাক্রান্ত আল হাকিম যিনি হ্যাঁ কি বলবেন মহাবিজ্ঞানী বা প্রজ্ঞাময় যে যার প্রত্যেকটি কথা কাজে সৃষ্টিতে হেকমত রয়েছে তিনি হাকিম আল্লাহ এসব গণবাচক নাম উল্লেখ করার পরে আল্লাহ সাদ করেছেন হুয়াল্লাদি উম্মেইনা রাসুল আল্লাহ সেই সত্তা হুয়া মানে তিনি তিনি মানে আল্লাহ আল্লাহ সেই সত্তার নাম বাসাফিল উম্মিন যিনি প্রেরণ করেছেন বাসু মানে আরসালা ইউরসেল আরসালা ইউরসেল মানে পাঠানো আর বাসু মানে পাঠানো শব্দের পার্থক্য আরসালা আল্লাহ সেই সত্তা যিনি প্রেরণ করেছেন এখানে ফিল উম্মিন পাঠিয়েছেন আল্লাহ সেই সত্তা যিনি প্রেরণ করেছেন উম্মি নিরক্ষর জাতির মাঝে নিরক্ষর নিরক্ষর লোকদের মাঝে উম্মি একজন নিরক্ষর ব্যক্তি আর উম্মি কোরআনে করিমের আর এক আয়তে রয়েছে আন্নাবিউল উম্মি হ্যাঁ নিরক্ষর নবী যার কাছে অক্ষরের জ্ঞান ছিল না আলিফ থেকে ইয়ার জ্ঞান ছিল না কোনটা আলিফ কোনটা জিম কোনটা হা কোনটা খা কোনটা ইয়া কোনটা তা এই শিক্ষা নবী করিম সাল্লাম কোন শিক্ষকের কাছে নেননি এই যেমন নবী সাল্লামের একটি গুণ হচ্ছে আল উম্মি উম্মি বলা মানে নবীর মানহানি করা না সম্মান করা কোন দিক থেকে সম্মান করা আপনি একটা লোককে বলেন নিরক্ষর লোক মানহানি করা হলো হলো না তাহলে নবীর ক্ষেত্রে এটা সম্মানের শব্দ আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন আমি আপনি না আর নবী উম্মি আর তা দিয়ে প্রশংসা করা হয়েছে নবী করিম সাল্লাহ সাল্লামের কেমন করে কোন দিক থেকে হ্যাঁ তার কাছে অক্ষরের জ্ঞান ছিল না আলিপ থেকে ইয়া পর্যন্ত কোনো শব্দের পার্থক্য করতে পারতেন না তারপরেও সারা বিশ্বের সবচাইতে কামিয়াব মোয়াল্লেম শিক্ষক সারা বিশ্বের সমস্ত মানুষের জিনের শিক্ষক সর্বশ্রেষ্ঠ শিক্ষক তাহলে এটা প্রশংসামূলক কথা হইল না হ্যাঁ এই দিক দিয়ে প্রশংসা আল্লাহাক নবীকে যে জাতির কাছে সেই জাতির অবস্থা ওইরকমই ছিল তাদের কাছে শিক্ষার কোনো আলো ছিল না গোটা আরবে মাত্র হাতে গণা হাতের আঙ্গুলে গণা যাবে এরকম কয়েকজন লোক পড়াশোনা জানত মক্কা মক্কার আশেপাশে এরকম এই জন্য আল্লাহাক সেই জাতিকে অমিন বলেছেন আল্লাহ পাক প্রেরণ করলেন কাকে রাসুলান একজন রাসুলকে মিনহুম তাদেরই মধ্য থেকে কার মধ্য থেকে উম্মিনদেরও নিরক্ষরদের মাঝে থেকেই তাহলে তিনিও অক্ষরের জ্ঞান রাখতেন না তাদের মাঝে থেকেই আল্লাহ পাক নিলেন একজনকে আর নিয়ে রসুল বানলেন মোহাম্মদ সাল্লাহ তাহলে এই আয়াত কি প্রমাণ করে না যে নবী করিম সাল্লাহ সাল্লাম অম্মিদের মধ্য থেকে একজন ছিলেন প্রমাণ করে না করে না অম্মি লোকদের মধ্যে থেকে একজন যখন ছিল অম্মি লোকেরা মাটির তৈরি ছিল না নূরের তৈরি ছিল মাটির তৈরি ছিল তাদেরই একজনকে রসুল বলানেন তাহলে তিনি মাটির না নূরের মাঝখান থেকে হয়ে গেলেন অটোমেটিক হয়ে গেলেন না বড়ই জাহালত বড়ই মূর্খতা নিরক্ষরদের মাঝে আল্লাহ পাক রাসুল প্রেরণ করলেন নিরক্ষরদের মাঝে রাসুল প্রেরণ করেছেন তার মানে শুধু নিরক্ষররাই ইমান নিয়ে আসবে আর বাকি লোকদের ইমান না নিয়ে আসলেও চলবে নাকি এমনটা নাই বরং এটার উদ্দেশ্য হচ্ছে যে প্রথম খানে আল্লাহ পাক তাদের মাঝে পাঠালেন সুতরাং যেখানে আপনি প্রথম অবস্থান করবেন সেখানকার লোকদেরকে আপনি ভালো কাজের দিকে আহ্বান করবেন দাওয়াত দেবেন আর তারপরে আপনার যদি এর চাইতে বেশি দায়িত্ব থাকে তখন অন্য জায়গায় যাবেন তাই না কিন্তু আপনি যেখানে প্রথম এসছেন তখন সেখানে তা আপনার দাওয়াত পেশ করবেন আপনি যা নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে যে মিশন নিয়ে এসেছে মিশন পেশ করবেন এ হচ্ছে উদ্দেশ্য কারণ এই মানে বেশ কিছু আয়াত রয়েছে সবগুলি আয়াতকে একসাথে করলে ব্যাপারটি স্পষ্ট হবে যেমন আপনাদেরকে কয়েকটি আয়াত শোনায় আল্লাহ ফকরাবুল আলমিন এই আয়াত তো শুনলেন যে নবী করিম সাল্লামকে আল্লাহ পাক নিরক্ষরদের মাঝে রসুল করে প্রেরণ করেছেন তাই না দ্বিতীয় আয়াত আল্লাহ বলছেন উতুল কিতাব হে নবী তুমি বলে দাও ওই সব লোকদেরকে যাদেরকে আল কিতাব দেওয়া হয়েছে আহলে কিতাব তার মানে ইয়াহুদ্দিন আসারাদের খ্রিস্টানদেরকে বলে দাও তাদেরকে বলতে বলা হচ্ছে বলো উম্মেহীন এবং নিরক্ষরদেরকে বলে দাও মানে আরব মুশ্রিকদেরকেও বলে দাও আর মুশেকদেরকে বলে দাও আহলি কিতাব যারা ইয়াহুদ্দিন আসারা তাদেরকে বলে দাও আসলাম তুম তোমরা কি ইসলাম নিয়ে আসবে তোমরা ইসলাম গ্রহণ করবে তাহলে বলা হলো না হলো না যে ইহুদিকে ইসলাম গ্রহণ করতে হবে খ্রিস্টানকে ইসলাম গ্রহণ করতে হবে আর মুশ্রিক পুতুল্লিক যারা তিনশো ষাটটি মূর্তি রেখে কাবার চারিদিকে পূজা করছে এদেরকেও ইসলাম গ্রহণ করতে হবে আসলাম তুম ফাইন আসলাম সুতরাং তারা যদি ইসলাম গ্রহণ করে পাকাতি দাও তাহলে হিদায়ত পেল ওয়াইন তাওয়াল্লাও আর যদি তারা বিমুখ হয়ে যায় মুখ ফিরিয়ে নেয় ফাইন নামা আলাইকাল বালা ধে নাবি তোমার দায়িত্ব হচ্ছে পৌঁছে দাও তবলিগ করে দেওয়া জানিয়ে দেওয়া তাদেরকে বল্লাহ বাসির মিলিবাদ একটি আয়াত কয়েক সপ্তাহ আগে এই আয়াতের তফসির করা হয়েছে আল্লাহ পাক বলে সূরা যুখরুফে রয়েছে ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা হে নবী এই কোরআনে কারীম তোমার জন্য উপদেশ আর তোমার জাতির জন্য উপদেশ হ্যাঁ তাহলে এখানে আল্লাহ ফকরাবুল আলমিন প্রাথমিক পর্যায়ের কথা উল্লেখ করলেন যে এই কোরআন কার জন্য উপদেশ প্রথম তোমার জন্য তুমি এই উপদেশ গ্রহণ করবে কোরআন থেকে তারপরে তোমার জাতির জন্য উপদেশ অথচ অন্যদের জন্য উপদেশ যেমন আল্লাহ ফকরাবুল আলম অন্য আয়তে বলেছেন এইরকমই বিশেষ করে নবীলামের বংশধর সম্পর্কে আয়াত নাজল হয়েছে কোরআন করিম তার মানে এই না যে নবীর বংশ কোরাইশ ছাড়া আর কাউকে বলতে হবে না আল্লাহ আনজের আশি রাতাকান আকরাবিন হে তুমি সতর্ক সাবধান করো আল্লাহর আজাদ থেকে অর্থাৎ ইসলামের দাওয়াত দাও হ্যাঁ পাপের কাল থেকে শিরিক থেকে উপরি থেকে এদেরকে সতর্ক সাবধান করো আনজির আশিরা তাকা তোমার বংশধরকে সমস্ত বংশের কথা বলছেন আল্লাহ আল আকরাবিন তোমার নিকট আত্মীয় যারাও কি তোমার বংশের যারা নিকট আত্মীয় তাদেরকে তুমি সতর্ক করো তাহলে দূরের যে বংশের মধ্যে কিছু আছে কাছে কিছু দূরের তাহলে দূরের গুলিকে দাওয়াত দিতে হবে না সবগুলি কিন্তু প্রথম তোমার নিকট আত্মীয় থেকে শুরু করা আল্লাহ যেমন এর চাই তো হাস আল্লাহ বলছেন আমানু কু আনফুসাকুম আহলিকুম হে মমিনরা তোমরা নিজেকে রক্ষা করো বাঁচাও আর ও আহলিকুম তোমার পরিবারকে বাঁচাও নারা জাহান্নামের আগুন থেকে আল্লাহ শুরু করেছেন নিজে থেকে নিজের পরিবার থেকে তারপর নিজের আত্মীয় স্বজন তারপরে তোমার জাতি কম তারপর আল্লাহ ফকরাবুল আলমিন ইয়াহুদ্দিন আসারা এবং মুশ্রেকদের কথা আল্লাহ ফকরাবুল বললেন তারপরে শোনেন সমস্ত মানুষের জন্য রসুল মোহাম্মদ সাল্লা এই আয়াত শোনেন নাস হে নবী তুমি না হে মানব সকল ইন্নি রাসুল্লাহ এলাইকুম জামিয়া আমি আল্লাহ পাকের রাসূল তোমাদের সকলের জন্য এলাইকুম জামিয়ান তোমাদের সকলের জন্য সমস্ত মানুষের জন্য আমি রসুল আর একটি আয়াত শোনেন আল্লাহ বলেছেন লে উনজেরাকুম বালাক এই আয়তর তাফসীর এক সপ্তাহ আগে হয়েছে যাতে করে আমি তোমাদের কাছে এসেছি যাতে তোমাদেরকে সাবধান করি ওমাম বালাগার আমার এই দাওয়াত যার কাছে পৌঁছবে তাদেরকেও সাবধান করি আমি পৌঁছাইতে পারলাম না কিন্তু কারো মাধ্যমে আমার সাহাবিদের মাধ্যমে যেসব জাতির কাছে পৌঁছবে তাদেরকেও আমি সতর্ক করতে এসেছি লেওন যেরকম দেহি অমাম বালাক আল্লাহ ফাকরুল আলমিন আরেকটি আয়তের সাদ করেছেন অমাইয়াত ফোর বেহি মিনাল আহজাবি ফান্নার মাও এদুহু আজাব মানে যে কোনো দল যে কোনো দলের মধ্য থেকে কেউ যদি কুফুরি করে অস্বীকার করে মানব না কোরআন মানব না ইসলাম মানব না মোহাম্মদ সাল্লামকে মানব না নামাজ মানব না তো তাহলে তাদের সাথে জাহান্নামের ওয়াদা থাকলো আল্লাহ যে কোনো জাতি আল্লাহ বলছেন আফ্রিকান হোক আর ইউরোপিয়ান হোক আর আমেরিকান হোক আর এশিয়ান হোক আর কালো হোক আর সাদা হোক আর যে কোনো বর্ণের হোক না কেন যে কোনো সম্প্রদায়ের হোক আল্লাহ বলছেন অমাইয়াকফর মিনাল আহজাব যত জাতি রয়েছে জাতির কোন কেউ যদি কুফুরি করে এই কোরআনের সাথে আল্লাহর বিধানের সাথে ফান্নার তার সাথে জাহান্নামের প্রতিশ্রুতি থাকলাম জাহান্নাম রয়েছে তার জন্য এছাড়াও বহু আয়াত রয়েছে সময় এতে লেগে যাবে যদি আরো লম্বা করি তো আল্লাহাক যেমন বলেছেন জমার সাল্লাহ ইল্লা সমস্ত মানুষের জন্য নবী করিম সাল্লাম জিন্দের জন্য যে নবী হয়ে এসেছিলেন তার প্রমাণ সুরে আহতাফের বেশ কিছু আয়াত রয়েছে আর সুরে জিন রয়েছে সুরে জিন আল্লাহ রব্বুল আলম সাদ করছেন যে রসুল এসেছেন নিরক্ষরদের মাঝে আল্লাহ পাঠিয়েছেন কেন তার ডিউটি কি কি কাজে এসেছিলেন তিনি ইয়াতুলু আলিহিম আয়াতি যাতে করে তাদেরকে আল্লাহ পাকের আয়াত পাঠ করে তেলাওত করে শোনান তিনি প্রথম কাজ নবী করিম ছিল যে আল্লাহর আয়াত কোরআন করিমের তেলাওয়াত করে শোনাবেন তারা আরব ছিল আরবি ভাষায় তেলাওয়াত করলে তারা বুঝে নিত না বুঝলে কখনো কখনো সাহাবিরা জিজ্ঞাসা করেছে ইয়া রাসুল্লাহ এর অর্থ কি তখন বলে দিয়েছেন যখন আয়াত নাজল হইল যারা ইমান নিয়ে আসলো আর ইমানের ইমানের সাথে জুলমের সংমিশ্রণ করলো না জুলমের সংমিশ্রণ করলো না উল্লাইক আল্লাহমুল আমন তাদের নিরাপত্তা রয়েছে তারা হেদায়ত প্রাপ্ত তখন সাহাবিরা বলে ইয়ারসুল আল্লাহ আমাদের এমন কেউ আছে যে জুলুম করে না এমন কেউ আছে যে গোনা করে না সবাই তো আমরা গোনা করি তাহলে তো আমরা হেদায়ত পাবো না আজ বলছেন নবী করিম সাল্লাম বললেন যে শোনি নেগবান্দা বান্দা লোকমান কি বলেছেন যে ইন্না জুলুম আজিম এই আয়াতের জুলুমের অর্থ হচ্ছে সমস্ত জুলুম না মানে গোনা নয় সবগুলি গোনাকে উদ্দেশ্য করা হয়নি শির্ক মুক্ত যদি থাকো তো কোনো হেদায়ত পাবে কমপক্ষে আর যে শির্ক যুক্ত থাকলো কখনো হেদায়ত পাবে না আর তার জন্য নিরাপত্তাও নেই দুটো আল্লাহ নিয়ামত দিবেন যদি শির্ক মুক্ত সমাজ গড়তে পারেন শির্ক মুক্ত দেশ তৈরি করতে পারেন শির্ক মুক্ত পরিবার তৈরি করতে পারেন ছোট শির্ক নেই বড় শির্ক নেই তাহলে আল্লাহ পাক বলছেন ওলাইকালামুল আম নিরাপত্তা দেবেন দেশে নিরাপত্তা আসবে সমাজে নিরাপত্তা আসবে বাড়িতে নিরাপত্তা আসবে আল্লাহ পাকের পক্ষ থেকে আজাব আসবে না আর দুনিয়াতে যে ফিতনা ফাসাদ হচ্ছে হ্যাঁ নিরাপত্তাহীনতা আসছে তাও আসবে না আল্লাহর দিন বাস্তবায়নের মাধ্যমে নিরাপত্তা আসতে পারে তো এখানে নবী করিম সাল্লামের সাহাবিরা যখন জুলুম বুঝতে গিয়ে যখন তাদের দ্বিধাদ্বন্দ্ব হইল তখন জিজ্ঞাসা করেন নবী সাল্লাম তফসিল করে দিলেন কিন্তু মাতৃভাষায় ছিল তারা তেলাওয়াত করলে বুঝতেন এত আলিম আয়াতি নবীর মিশন ছিল আয়াত তেলাওয়াত করা ওই কি দ্বিতীয় ডিউটি ছিল তাদেরকে পবিত্র করা আয়াত তেলাওয়াত করলাম এলেম দিলাম এলেম দেওয়ার পরে তার বিয়াত লাগবে তরবিয়াত লাগবে প্রশিক্ষণ লাগবে শিক্ষার সাথে প্রশিক্ষণ লাগবে যদি মাদ্রাসায় কোরআন হাদিস পড়ানো হয় কিন্তু ইসলামিক তরবিয়ত হচ্ছে না পড়ানো হচ্ছে সন্ন্যাত মুস্তাহের কথা কিন্তু বাস্তবে এই আমলগুলি হচ্ছে কিনা দেখা হচ্ছে না তাহলে ছেলে ভালো তৈরি হবে না আপনার ছেলে মাদ্রাসায় পড়ে আপনার ছেলে হাফেজ কিন্তু দেখছেন যে বাম হাতে পানি খাচ্ছে খাওয়ার শুরুতে বিসমিল্লা বলেন খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ পড়ে না দোয়া পড়ে না হ্যাঁ বাড়িতে ঢুকলে সালাম দেয় না ঠিক না অথচ মাদ্রাসায় দিনে শিক্ষা নিচ্ছে তাহলে মাদ্রাসায় পড়ছে তালিম তো আছে কিন্তু তরবিয়ত নেই খুব সংক্ষেপে বোঝানোর জন্য কথা বললাম যে কোনো জায়গায় দেখবেন যদি দেখা যায় যেহেতু তো শিখছে নিয়মিত আসছেন কিন্তু আমলে পরিবর্তন হচ্ছে না ইসলামিক সেন্টারে এসে শিখছেন কিন্তু এখনো টাকনা নিচে কাপড় তালিম নিচ্ছেন কিন্তু তরবিয়ত নিচ্ছেন না তরবিয়ত নিতে হবে সংশোধন হচ্ছে না এখনো ফজর নামাজে যান না অথচ প্রতিদিন নামাজের কথা আসছে শুনছেন এলেম আছে আপনার কিন্তু তরবিয়ত নেই তালিমের সাথে তরবিয়ত না থাকলে এই তালিম দিয়ে শিক্ষা দিয়ে কোনো ফায়দা নেই আপনি উপকৃত হলেন না আপনার জন্য বিপজ্জনক হবে শিক্ষাও যেমন ফরজ আমল করা ফরজ এলমের সাথে আমল জড়িত আল্লাহ ফাকরাবুল্লাহ তাই বলছেন যে কোরআন তেলাওত করে তাদেরকে শোনাবে আয়াত তেলাওত করে আর তাদেরকে পবিত্র করবে তাদের আত্মার পরিশুদ্ধি করবে তাহলে ইসলামে স্পষ্ট কোরআন এবং হাদিসে আত্মার পরিশুদ্ধির তরিকা আছে কারণ নবী সাল্লাম করতেন তা এ বাতেনি এলেম নয় হ্যাঁ মারিফতি এলিম নয় যে লুকায়িত এলিম আছে শুধু পীরেরাই জানে আর আলেম আলমারা যায় না কোরআন হাদিস নেই স্পষ্ট মিথ্যা কথা মিথ্যা কথা শরীয়তেই আছে কোরআন এবং হাদিসেই আছে যে আত্মার পরিশুদ্ধি কেমন করে হবে এবাদত বন্দিগিতে উন্নতি কেমন করে হবে আখলাখ চরিত্রে কেমন করে উন্নতি হবে আকিদায় আল্লাহর ভরসায় তাওয়াক্কলে ধৈর্যে কেমন করে উন্নতি হবে সব কথা কোরআন হাদিস আছে আমল করতে হবে আমল করে তাজকিয়া হাসিল করতে হবে পবিত্রতা অর্জন করতে হবে ওয়াই আল্লে মহমুল কিতাব আল হিকমা এবং নবী করিম সাল্লামের তৃতীয় কাজ ছিল তাদেরকে কিতাবের শিক্ষা দেওয়া আল কিতাব কোরআন করিমের ওয়াল হেকমা তাই হেকমতের শিক্ষা দেওয়া তার মানে হচ্ছে সন্না হাদিসের শিক্ষা দেওয়া সহি তফসির এই ক্ষেত্রে হেকমতের ক্ষেত্রে কোরআনে করিমে বিশেষ করে যেখানে কিতাবের সাথে হেকমত কোন কোন আয়াতে কিতাবের সাথে হেকমত শব্দ উল্লেখ করা হয়েছে সেখানে কিতাব মানে হচ্ছে কোরআন করিম আর হেকমত মানে হচ্ছে রসুল্লাহ সাল্লামের হাদিস এই জন্য বিশাল বলেছেন দুটো জিনিস তোমাদের মাঝে ছেড়ে যাচ্ছে যতদিন মজবুত করে ধরে থাকবে ততদিন গুমরা পথভ্রষ্ট হবে না দুটো কি কিতাব আল্লাহর কিতাব আর আমার সন্ন্যত ওই কথাই এই আয়াতে রয়েছে আল্লাহ মোহাম্মুল কিতাব আল হেকমা নবী করিম সাল্লাম মানব জাতিকে কিতাবের শিক্ষা দিতেন আর হেকমত আর হাদিসের শিক্ষা দিতেন তাহলে কোরআনে করিম হাদিস থেকে আলাদা করে বাস্তবায়ন করা যাবে না যেমন কোরআনে করিমের প্রতি আমল করবেন এর জন্য হাদিসের আমল করা জরুরি না হইলে আমল করা সম্ভব নয় যদিও তারা এর পূর্বে সুস্পষ্ট ভ্রষ্টতাই ছিল যদি এর পূর্বে এই লোকেরা যাদের মাঝে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম এই কোরআন নিয়ে এসেছেন রসুল হয়ে এসেছেন তারা স্পষ্ট গুমরাহিতে ছিল ও নামিন হোম আল্লাহাক বলছেন যে ও নামিন হোম ও নামিন হোম এর সম্পর্ক কোন বাক্যের সাথে আর এর সম্পর্ক আছে আগের সাথে এর সম্পর্ক হচ্ছে যারা আরবি গ্রামার বুঝেন দিয়ে বাআসা ফিল উম্মিয়িন এ ফিল উম্মিয়িন যে আছে উম্মিয়িনের উপর আত্ম রয়েছে আরবি গ্রামারে যার আফ বুঝেন অর্থাৎ আল্লাহ সেই সত্তা যিনি নিরক্ষরদের মাঝে রাসুল পাঠালেন নিরক্ষরদেরকে হৃদায়ত করার জন্য ও মিনহুম আর তাদের মধ্য থেকে আর অন্যান্য লোকেরা রয়েছে তাদের মাঝেও রসুল পাঠালেন হ্যাঁ বা তাদের জন্য রসুল পাঠালেন তার মানে আগ স্পষ্ট করে দিয়ে যেমন নবী করিম সাল্লাহ সাল্লামকে নিরক্ষর জাতির জন্য রসুল করে প্রেরণ করা হয়েছে তেমন অন্যান্য জাতির জন্য রসুল করে প্রেরণ করা হয়েছে ও নামিন মিনহুম তফসির কারগণ বলেছেন যে এই আয়াতে সমস্ত জাতি আফ্রিকান হোক সুডানি হোক হ্যাঁ আর আপনার ভারতীয় হোক আর আপনার চাইনিজ রূপ চেহারার হোক ফিলিপাইনি হোক সারা দুনিয়ার আর ইউরোপিয়ান শ্বেতাঙ্গ হোক যে কোনো বর্ণের হোক না কেন সমস্ত জাতি এর অন্তর্ভুক্ত আখেরানি মিনহুমের অন্তর্ভুক্ত নিরক্ষরদের জন্য নবী আসলেন আর নবী আসলেন ও আখারিন মিনহুম তাদের মধ্য থেকে আরো অন্যান্য লোকেরা রয়েছে তাদের জন্য মোহাম্মদ সাল্লাম কে আল্লাহ পাক প্রেরণ করেছেন লাম্মা যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি ওই লোক অন্যান্য লোকেরা যাদের জন্য আল্লাহ পাক নবীকে পাঠালেন এই অন্যান্য লোকেরা এখনো তাদের সাথে মানে সাহাবাই কেরামদের সাথে মিলিত হয়নি অর্থাৎ সাহাবাই কেরামদের জামানায় তারা আসেনি পরে আসবে এখন আসেনি সাহাবাই কেরামদের জামানায় তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেনি পরে ইসলামের দাওয়াত পৌঁছিবে আমাদের দেশে ইসলামের দাওয়াত পরে পৌঁছে যদিও সাহাবাই কেরাম জামানায় সামান্য দাওয়াত পৌঁছেছে মোহাম্মদ বিন কাসেম এর মাধ্যমে সিন্ধু প্রদেশে দাওয়াত পৌঁছেছে কিন্তু ভারতের সমস্ত এলাকায় হ্যাঁ বাংলার জমিনে ইসলামের দাওয়াত পৌঁছেনি যদি বলা হচ্ছে যে প্রথম যুগের দিকেই আপনার যেগুলি বন্দর এলাকা চিটাগাং অথবা বুরগুনা এসব এলাকায় তারপরে কেরালা মাদ্রাস যেদিকে সামুদ্রিক এলাকা রয়েছে সেসব এলাকায় ইসলাম পৌঁছিতে লেগেছিল কিন্তু পরে সাহাবাই কাদের জামানার পরে পৌঁছেছে আল্লাহ লাম্মাই আল্লাহ তারা এখনো সাহাবাই কেরমদের সাথে মিলিত হয়নি ওদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছবে আর তাদের জন্য ইসলাম গ্রহণ করা ফরজ ওয়াহুয়াল আজিজুল হাকিম এবং তিনি মহাপরাকান্ত আল হাকিম প্রজ্ঞাময় এই আয়াত সম্পর্কে আখারিন আমিনহম সম্পর্কে একটি হাদিস রয়েছে নবী করিম সাল্লা থেকে হাদিসটা শোনাই যে হাদিস ইঙ্গিত করা হয়েছে সেই বুখারিতে হাদিস রয়েছে আবু রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত কন্যা জলুসানা ইন্দা নবী সাল্লাম আমরা নবী সাল্লামের কাছে বসেছিলাম ফাউন জেলা তালিম সুরাতুল জুমা তখন সুরায় জুমা নাজিল নবী সাল্লামের উপর সুরায় জুমা নাজিল হইল আর এ আয়াত ও আফারিন আমিনহুম লাম্মা ইয়ালাহাকু বিহিম যে আয়াতের তফসিল করছি তাহলে তখন সাহাবেরা জিজ্ঞাসা করেন মানহুম ইয়া আল্লাহ এরা কারা আরো অন্য অন্য লোকেরা রয়েছে যারা লাম্মা ইয়ালাহাকু বেহিম এখনো তাদের সাথে মিলিত হননি এরা কারা ফালাম সালাসান নবী সালাম কোনো জবাব দিলেন না তিনবার করে সাহাবিরা জিজ্ঞাসা করলেন ফার্সি সেই সময় ওই সালমান ফার্সি বসেছিলেন পারস্য দেশের লোক তিনি অনারব এশিয়ানদের এশিয়ান অনারবদের প্রতিনিধি নবী সাল্লামের দরবারে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের যে সংসদ ছিল সেই সংসদের একজন প্রতিনিধি অনারব এশিয়ান সালমান ফার্সি রদি আল্লাহ একজন প্রতিনিধি রোম সাম্রাজ্যের অর্থাৎ ইউরোপের তার নাম বলতে পারেন হ্যাঁ সোহেব রুমি রদি আল্লাহ তালানো ইউরোপের প্রতিনিধি আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন ইসলাম গ্রহণ করেছেন নবী প্রতি ইমান দিয়েছেন মক্কায় ইউরোপের প্রতিনিধি মক্কায় মজুদ মক্কার জীবনে তারপরে আফ্রিকার প্রতিনিধি কে বলতে পারেন বেলাল হাবসি রাজিয়াল হাবসি হাবাসা আবিসিনিয়া নবী করিম সাল্লামের এই সামনে মক্কার জীবনে আফ্রিকানের কাছে ইসলাম পৌঁছেছে ইউরোপিয়ানের কাছে ইসলাম পৌঁছেছে এশিয়ান অনারবের কাছে ইসলাম পৌঁছেছে আর এ দিয়ে বাস্তবায়িত হয়ে গেছে যে এই সমস্ত দেশে ইসলাম পৌঁছবে ইনশাল্লাহ পৌঁছেছে আর আরো পৌঁছবে ইনশাল্লাহ আর ইসলাম যে সত্য দিন আল্লাহর শেষ দিন আর সমস্ত মানুষের জন্য এর বাস্তব প্রমাণ যে প্রতিদিন সারা বিশ্বে দলে দলে ইসলাম গ্রহণ করছে অথচ মুসলিমরা এখন দুর্বল নির্যাতিত মুসলিমরা যদি শক্তিশালী হইতো তাহলে এর অবস্থা কেমন থাকতো চিন্তা করুন মুসলিমরা যদি শক্তিশালী আরো হইত তাহলে দলে দলে ঝাঁপ দিয়ে ইসলাম গ্রহণ করত আর মুসলিমরা যদি আদর্শ নিজের পেশ করত তাদের কথায় আখলাক আচরণে এবাদতে মুসলিমরাই নামাজ পড়ে না রোমে অমুসলিম থাকে আর মুসলিম থাকে অমুসলিম বলে এই মুসলমান তুই নমস্কার পড়িস হ্যাঁ খবর আছে আমার কাছে জি খবর আছে এখানে একটা খ্রিস্টান ছিল মাঝে মাঝে আমার দর্শে পুরাতন সেন্টারে আসতো চিটাগাং বাড়ি তো ও এখানে দর্শে আসতো ইসলাম গ্রহণ করার আল্লাহ তৌফিক দেয়নি আল্লাহর ইচ্ছা কিন্তু দর্শে নিয়মিত এক বছরের বেশি এসছে জুমার দিন করে আসতো আর ওর সাথী সঙ্গীরা ছিলেন কি ওই লোককে মনে আছে অনেকের হয়তো আসতো তো সাথী সঙ্গীরা সব মুসলিম জন্মসূত্রে মুসলিম ওদেরকে বলতো তোরা যাস না কেন এত সুন্দর কথা হয় তিনের কথা শুনতে কেন যাস না ইসলাম দেখছেন তো হাদিস দেখেন সালমান ফার্সি রতি আল্লাহ তালা বসেছিলেন মজলিস রসুল উল্লাহ ইয়াদাহ আল্লাহ সালমান ফার্সি রসুল্লাহ সাল্লাম সালমান ফার্সির গায়ে হাত রাখলেন সুম্মা কালা তারপর বললেন লাউকান আল ইমান ও ইন্দাস সুরাইয়া ইমান যদি ধ্রুব তারাতেও থাকে সরাইয়া ধ্রুব তারাকে বলা হয় ধ্রুব তারা কোন দিকে থাকে কে বলতে পারেন হ্যাঁ হ্যাঁ তারা সম্পর্কে কারো জ্ঞান নেই নাকি হ্যাঁ। ধ্রুব তারা থাকে এইটুকু বিজ্ঞান আপনার পড়েছেন পূর্ব দিক হ্যাঁ দক্ষিণ পশ্চিমে আচ্ছা যাক ভালো করে জেনে বলবেন তো যাই হোক সরাইয়া ধ্রুব তারা যদি ধ্রুব তারাও যদি ইমান থাকে মানে ইমান নিয়ে আসা যদি কষ্টকর হয় দেখেন পশ্চিমা দেশে যারা বসবাস করে অস্ট্রেলিয়া যারা বসবাস করে ইসলামের শিক্ষা তাদের জন্য কত যে মুশকিল কোন ভালো আলেম পায় না যে মাসলা জিজ্ঞেস করবে কোন ভালো আলেম পায় না যে তাদের কাছ থেকে শিখবে আপনারা কত বড় নিয়ামতে আছেন চিন্তা করুন আলহামদুলিল্লাহ হ্যাঁ আলেমের অভাব নেই আলেমের অভাব নেই অভাব নেই আলেমের নেই আলেমের অভাব আপনার পরিবেশে একটু চেষ্টা করলেই হয় কিন্তু তারা খুঁজে পায় না ইন্টারনেটের মাধ্যমে আল্লাহ পাক তাদেরকে হৃদায়ত করছে বহু লোক আছে ইন্টারনেটে ইসলাম বলতে বলতে বলতে আল্লাহকে ভালোবাসে রাসুলকে ভালোবাসে ইসলাম ভালোবাসে ইসলাম কোথায় পাবো কোথায় পাবো সঠিক ইসলাম পেয়েছে পাগল ওর জন্য আপনার চাইতে বেশি শোনে তারা দুদূর থেকে এই আল্লাহর নিয়ামত এই নিয়ামতের সুক্রিয়া আদায় করতে হবে তো ইমান যদি ধ্রুব তারায় থাকে এর অর্থ হচ্ছে এটা মানে ইমান পাওয়া আর ইসলামের শিক্ষা পাওয়া যদি কষ্টকর ব্যাপারও হয় ধ্রুব তারাই মানে মুশকিল ইসলামের শিক্ষা পাওয়া তাহলে এই যে সালমান ফার্সি আছে এর এলাকার বা এর বংশের হ্যাঁ এই দিকের বেশ কিছু লোকেরা বর্ণনাকারী সন্দেহ হয়েছে রেজালুন বলেছেন নবীলাম মানে বেশ কিছু লোকেরা না একজন লোক বর্ণনাকারী সন্দেহ কিন্তু না একজন না নবী করিম সাল্লা সাল্লাম রেজালুনি বলে হবেন আল্লাহ আলম কারণ একজনের কথা অবশ্যই আয়াতে বোঝানো হয়নি ও আহারিন আল্লাহ বহু বচন বলেছেন ও আহারিন আমি আরো অন্যান্য লোকেরা রয়েছে অন্যান্য লোকেরা রয়েছে যারা এখনো আসেনি সাহাবিদের সাথে মিলিত হয়নি সাক্ষাৎ হয়নি পরে তারা আসবে আল্লাহ বলেছেন তো এখান থেকে হাদিস সাহেব খারিফ সাহেব মুসলিমে রয়েছে তিরমিজিত রয়েছে নাসাইতে রয়েছে এর মানে এই নয় যে শুধু পারস্য দেশে বরং এটা দিয়ে বোঝানো হয়েছে যে অনারব এশিয়ান ভারত তারপরে বুখারা সামারকান আজারবাইজান উজবেকিস্তান হ্যাঁ এতে সমস্ত এসব এলাকা এছাড়া যত দূর পর্যন্ত চলে যাবেন অন আরো বেশি এদিকে ইশারা ইঙ্গিত করা হয়েছে নবী করিম সাল্লামের এই হাদিসে কিন্তু এই হাদিসের চাইতে ব্যাপক বা এই আয়াতের চাইতে ব্যাপক এছাড়া পশ্চিম দিকে শুধু এই দিকে নাই আল্লাহ পাকের দিনের খাদেন ইউরোপও তৈরি হয়েছে স্পেনে তৈরি হয়েছে স্পেনে যখন ইসলামিক রাষ্ট্র ছিল তখন বড় বড় ওলামা সেখানে আর বড় ইসলামের খাদান তৈরি হয়েছে এমাম কুর্তুবি তফসির কুর্তুবি বিশাল তফসির এমাম কুর্তুবি কোথাকার কর্টোবা কর্টোবা কোথায় স্পেনে যেটা ইউরোপে তো আল্লাহ পাক রব্বুল আলমিন এরশাদ করছেন যে লম্মা ইয়ালাফ লম্মা মানে এখনো না আর মানে না লাম মানে শুধু না হ্যাঁ? আর লাম্মা মানে হচ্ছে এখনো না এই অর্থ হয় লাম্মা আল্লাহ কবি মানে এখনো তাদের সাথে তারা মিলিত হয়নি ওয়াহুল আজিজুল হাকিম জালিকা ফজরুল্লাহ এ হচ্ছে আল্লাহ পাকের অনুগ্রহ এ হচ্ছে আল্লাহ পাকের অনুগ্রহ কি এই মানে কি কেউ বলেছেন যে নবী করিম সাল্লামকে যে আল্লাহ রসুল করেছেন মোহাম্মদ সাল্লামকে এই হচ্ছে আল্লাহর অনুগ্রহ আল্লাহর অনুগ্রহ আল্লাহ যাকে ইচ্ছে দিয়েছেন রেসাল্লাহ দিয়ে সম্মানিত করেছেন আর কেউ কেউ বলেছেন আলীকে ফজরুল্লাহ মানে এই যে আল্লাহ পাক আলমিন মানুষকে নবী করিম ইসলামের মাধ্যমে হিদায়ত করেছেন আত্মার পরিশুদ্ধি হয়েছে তাদেরকে কিতাবের জ্ঞান দিয়েছেন এবং তাদের অনেকে ইমান নিয়ে এসেছে ধন্য হয়েছে তারা জালেকা ফজরুল্লাহ এ হচ্ছে আল্লাপাকের অনুগ্রহ যা কিছু আছে আপনার কাছে আল্লাপাকের অনুগ্রহ সবচেয়ে বড় অনুগ্রহ হচ্ছে আপনার ইমান আপনার ইসলাম আপনার নামাজি হন আল্লাহ শুক্রিয়া আদায় করবেন নামাজি মানুষরা আল্লাহ শুক্রিয়া আদায় করে যারা সহি আকিদা পেয়েছেন আল্লাহ সবচেয়ে বড় অনুগ্রহ তাহলে ফজল্লাহ ইউতি হবে ইয়াশা আল্লাহ যাকে ইচ্ছা দিয়ে তা আপনার আপন ভাই মায়ের পেটের ভাই বেনামাজি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করেন আপনার আপন ভাই বুঝলে কবর পূজা ছাড়তে চায় না মজার মাজার পূজা ছাড়তে চায় না পীর পূজা ছাড়তে চায় না আল্লাহ শুক্রিয়া আদায় করেন জালিকা ফজলুল্লাহ ইউতিহি মাইয়াশা ওয়াল্লাহু যুল ফজলিল আযীম আল্লাহ পাক আলামিন মহা অনুগ্রহকারী যে আয়াতের তফসির হলো তাতে নবী করিম সাল্লাম এবং তার কথা যাদের আত্মা পরিশুদ্ধি হবে যারা পাক পবিত্র হবে তাদের কথা উল্লেখ করার পরে বিপরীত এক জাতির কথা আল্লাহ উল্লেখ করলেন যারা দাবি করতো যে আমরা আল্লাহর একবারে প্রিয় বান্দা আল্লাহর বন্ধু তারা কারা ইয়াহুদিরা যখন আমরা আল্লাহর বন্ধু সুতরাং পৃথিবীর নেতৃত্ব আমরা দেব স্বাভাবিক আমরা যখন আল্লাহর বন্ধু পৃথিবীর নেতৃত্ব আমরা দেব এই যে ধারণা ছিল তার আল্লাহ খণ্ডন করেছেন এই আয়াতে আল্লাহ বলছেন মাসারুল্লাদিন হম্মেলু তাওরাত ওইসব লোকদের দৃষ্টান্ত যাদের ওপর তাওরাতের বোঝা চাপানো হয়েছে বোঝা দেওয়া হয়েছে হোম্মেল হাম্মাল ওই হাম্মেল মানে কারো বোঝা দেওয়া তাওরাতের বাস্তবায়নের দায়িত্ব যাদের উপর দেওয়া হয়েছে যে তাওরাত দিলাম মুসা আলি সালের মাধ্যমে আর এই তাওরাতের ওপর আমল করবে হে বানি ইসরায়েল লোকেরা ইহুদিরা এইরকমই শুধু ইহুদিরা নয় বরং খ্রিস্টানরা খ্রিস্টানরা ঈসা আলী ইসলামকে রসুল মানতেন মুসা আলি ইসলামকে রসুল মানতেন হ্যাঁ আর তারা তাওরাত এবং এনজিল দুটোর উপর আমল করত কারণ তাদের আসল বিধিবিধান তাওরাতে ছিল আর এনজিলের অতিরিক্ত কিছু জিনিস বাড়তি নাজিল করা হয়েছিল যা দিয়ে ঈসা আলী ইসাল্লামের নিয়ে আসা দিন হয়েছে তাহলে তাওরাত মানে হচ্ছে তাওরাত আর এনজিল দুটোই ইসা আলী ইসাল্লামের অনুসারীরা মানে পুরাতন অনুশাসন আর নতুন অনুশাসন বাইবেলে যে রয়েছে এ দুটো খ্রিস্টানরা মানে পক্ষান্তরে এহুদিদের কথা হচ্ছে না আমরা ইঞ্জিল মানি না ঈসা আল ইসলামকেও মানি না আমরা শুধু তওরাত মানি আল্লাহ বলছেন যাদের উপর তওরাতে দায়িত্ব দেওয়া হয়েছিল আর তারা দাবিও করত যে আমাদের মধ্যে জ্ঞানীরা রয়েছে পন্ডিতের রয়েছে আবা রহবান রয়েছে ধর্মযাজক রয়েছে আল্লাহ বলছেন সুম্মাল্লাহ মেহমেলুহা অতপর তারা সেই বোঝা বহন করলো না আল্লাহ বোঝা দিলেন তাদের উপর দায়িত্ব দিলেন কিন্তু দায়িত্ব পালন করলো না বহন করলো না মানে দায়িত্ব পালন করলো না তারা তাওরাতের যে দায়িত্ব নিয়েছিল মুসা ইসলামের মাধ্যমে তাওরাত নাজর হলো তখন এই তাওরাতের দায়িত্ব পালন করলো না কেমন করে পালন করলো না তাওরাতে যে বিধিবিধান ছিল প্রথম কথা তারা বিকৃত করে দিল ওজারিকে আল্লাহর পুত্র বানিয়ে দিল ইহুদিরা ঈসা আলি সাল্লামকে আল্লাহর পুত্র বানিয়ে দিল খ্রিস্টানরা এভাবে তওরা এঞ্জিলকে বিকৃত করে না এক দুই নম্বর কথা তারা পালন করল না এই তওরাতের দায়িত্ব যে তাওরাতে ভবিষ্যৎবাণী বহু ভবিষ্যৎবাণী রয়েছে নবী করিম সাল্লাহ ইসলাম সম্পর্কে বিকৃত হওয়ার পরেও এই ধর্মগ্রন্থগুলো বিকৃত হওয়ার পরেও তাতে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী আছে শেষ রাসুল আসবেন কোন এলাকায় আসবেন এই ইঙ্গিত রয়েছে তিনি কেমন হবেন ইত্যাদি ইঙ্গিত রয়েছে এমনকি হিন্দুদের যে বেদ বেদেও রয়েছে কিন্তু সেগুলি তারা পালন করল না এটা হচ্ছে এই আয়াতের অর্থ যে তাদেরকে দায়িত্ব দেওয়া হলে কিন্তু দায়িত্ব পালন করল না ওই দায়িত্বের মধ্যে তাওরাতের একটা অংশ ছিল যখন মোহাম্মদ আসবেন তখন তার প্রতি তোমরা ইমান নিয়ে আসবে যেখান থেকে মুসা আলি সাল্লাম দিন নিয়ে এসছেন আল্লাহ পাকের পক্ষ থেকে ওহির মাধ্যমে সেই ওহি মোহাম্মদ সাল্লাহ উপর এসছে সুতরাং মোহাম্মদকে মানতে হবে সাল্লাহ আলিয়াল্লাম কিন্তু তারা মানেননি এহসুম্মালাম ইহমালুহা এই তওরাতের বোঝা তারা উঠালো না বোঝা ফেলে দিল মানবো না ভবিষ্যৎবাণী মানবো না তওরাতের আসল রূপকে বিকৃত করে দিল নিজের মন গড়া বিধিবিধান তাতে ঢুকিয়ে ফেললো সুম্মালাম ইহমেলুহা এদের উদাহরণ কেমন এদের দৃষ্টান্ত কেমন বলছে কামাসালিল হেমান গাধার মত এহমেল আসফারা যে গাধা কি করে আসফার সিফরুনের বহু বচন সিফর মানে হচ্ছে পুস্তক আর আসফার মানে অনেক পুস্তক যে গাধা বহু পুস্তক পিঠে উঠায় গাধার পিঠে প্রাচীন যুগে লাইব্রেরি এখান থেকে ওখানে নিয়ে যেতে হবে আজকাল তো গাড়ি আছে তাই না কার্টনে ভরলেন আর গাড়িতে উঠিয়ে নেন এখান থেকে ওখানে নিয়ে চলে যাচ্ছেন প্রাচীন যুগে কিতাব নিয়ে যেত আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় কেমন করে নিয়ে যাবেন গাদার পিঠে উঠে যেত গাদার পিঠে যদি কোরআন এবং হাদিসের বোঝা উঠিয়ে দেন এই গাদা তুমি আমার এই বাসা থেকে ওই বাসা পৌঁছা বাসা চেঞ্জ করছি গাদা কি বুঝবে যে আমার পিঠে কোরআন আছে না হাদিস আছে না বেদ আছে না রামায়ণ আছে না মহাভারত আছে হ্যাঁ না অশীলতা আছে ভালো আছে না মন্দ আছে কিছুই বুঝে না গাদা নির্বোধ আল্লাহ বুঝারই তো দেয়নি আর এই গুলিকে আল্লাহ বুঝার তৌফিক দিয়েছে তারপরে বুঝে না তাহলে গাদা ভালো হইলো না ইহুদির চাইতে গাদা বুঝে না বলেই বুঝলে ঠিকই বলতে যে আমার পিঠে কোরআন আছে হাদিস আছে আমি একটু এহতারাম করি সম্মান করি বুঝে না আল্লাহ বুঝার শক্তি দেয়নি আর ইয়াহুদিকে বুঝার শক্তি দিয়েছে খ্রিস্টানকে বুঝার শক্তি দিয়েছে বিবেক দিয়েছে হিতাহিত জ্ঞান দিয়েছে স্টাডি করার তৌফিক দিয়েছে নাই অন্যায় ভালো মন্দ সত্য মিথ্যা যাচাই করো কোথায় তৌহিদ কোথায় একত্র রয়েছে কোথায় শিখ রয়েছে আল্লাহ সব বিবেক বুদ্ধি দিয়েছে তারপরেও তারা নিজের বিবেক দিয়ে কাজ নিল না দুনিয়ার ক্ষেত্রে বড় বড় উন্নতি করে ফেললো সায়েন্স প্রযুক্তিতে তারা দুনিয়ার নেতৃত্ব দিতে লাগলো কিন্তু চোখের আড়ালে কথা বোঝার চেষ্টা করলো না গাইব বোঝার চেষ্টা করলো না হক বাতিলের যাচাই বাছাই করলো না আল্লাহ বলছেন এদের উদাহরণ হচ্ছে কামাসালিল হেমার গাধার মতো গাধার পিঠের ওপর যদি ভালো কিতাব থাকে তবু বুঝে না মন্দ থাকে তবু বুঝে না ও শুধু বুঝে যে বোঝা আমাকে নিয়ে যেত এটি আমার কাজ ঠিক তেমনি তাওরাত ওদেরকে দেওয়া হইলো তাতে ভবিষ্যৎবাণী আছে নবী সম্পর্কে শেষ নবী আহমদ আমি সুসংবাদ দিচ্ছি এক রাসুলের আমার পরে আসবেন ইসা ইসলাম বলছেন যার নাম হবে আহমদ সুসংবাদ দিচ্ছি সুতরাং তোমার মানে সালমান ফার্সি রাজি আল্লাহ কেন মদিনা এসে অপেক্ষা করছিলেন কেন মদিনা এসে অপেক্ষা করছিলেন রসুল্লাহামের যে তিনি ভবিষ্যৎ বাণী শুনেছিলেন যে ওই দিক থেকে যেই দিকে খেজুরের গাছ খুব বেশি আছে ওখানে শেষ নবী আসবে এটা যে লক্ষণ আগের কিতাবগুলিতে খেজুরের গাছ কোথায় খেজুর সবচেয়ে বেশি তখন মদিনায় মদিনায় এসে বসবাস শুরু করলেন অপেক্ষায় ছিলেন মোহাম্মদ রসুল্লাহ তাহলে ভবিষ্যৎবাণীর কথা কেউ শুনে জেনে তলাশ করেছে যে কোথায় পাবো সেই নবীকে আর কেউ হিংসা করে শত্রুতা করেছে অস্বীকার করেছে যেমন ইহুদিরা করেছে ইহুদিদের আলেম আবদুল্লাহ বিন সালাম রাজি আল্লাহ তালান তিনি নবীর কথা শুনতেই আর নবী যেসব লক্ষণ পড়েছিলেন তাওরাতে যেমনই দেখলেন দেখার সাথে সাথে বিশ্বাস হয়ে গেল কালিমা এলা এলা এলান করে দিলেন আর মুসলিম হয়ে গেলেন আবদুল্লাহ বিন সালাম রাজি আল্লাহ তালান যারা তাওরাত পালন করলো না তারা গাধার মতো আহমেল আসফারা যে গাধা বহু কিতাবের পুস্তকের বোঝা উঠায় কিন্তু কিছুই বোঝে না বেসামাসারুল মাসালুল আয়াতিল্লাহ কতই না নিকৃষ্ট দৃষ্টান্ত ওই জাতি যে জাতি আল্লাহর আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে অস্বীকার করেছে আল্লাহ আয়াহাদিল কৌমাজ আলমিন আল্লাহ জালিম সম্প্রদায়কে কখনো রাস্তা দেখান না আল্লাহ ফকরাবুল আলমিন তারপরে ইয়াহুদিদেরকে একটা চ্যালেঞ্জ করছেন ইহুদিরা বলতো যে আমরা আল্লাহর বন্ধু যেমন একটি আয়ত কোরআন করিম আছে তারা বলতো ইহুদিরা যে নাহিবাহু আমরা আল্লাহর পুত্র আল্লাহর পুত্র নাহন আবনাউল্লাহ আহিব্বাহ আল্লাহর আমরা বন্ধু আল্লাহর প্রিয় আল্লাহ কোরআন কারিমে তার জবাব বলছেন ওই আয়তেই কুল হে নবী বলে দাও তাদেরকে যে তোমরা যে আল্লাহর পুত্র আর আল্লাহর প্রিয় তোমরা তো ফালেমা ইয়াজ দেবকম বেকুম তোমাদের গোনার কারণে তোমাদের আজাব কেন আসছে তোমাদের মধ্যে থেকে বানর কেন বানানো হলো শুকুর কেন বানানো হইল তোমাদের আজাব শাস্তি কেন তাহলে কারণ প্রিয়জনকে কেউ আদর শাস্তি দেয় না হ্যাঁ? নিজ পুত্র কেউ আদর শাস্তি দেয় না আল্লাহ ফকরাবুল আলমিন এখানে অন্য ভাষায় চ্যালেঞ্জ করেছেন ইয়াহুদীদেরকে আল্লাহাক বলছেন ফুল হে নবী বলে দিন হাদু হে ওই লোকেরা যারা ইয়াহুদি হয়ে গেছে তারা আল্লাহ ইয়াহুদি করেনি এই নামটি আল্লাহ দেননি কিন্তু তারা ইয়াহুদি হয়ে গেছে মনে রাখবেন আল্লাহ আল্লাদিন হাদু যারা ইয়াহুদি হয়ে গেছে যারা সঠিক মুসা আলি সাল্লামের দিনের ওপর ছিল তারা মুসা আলি সাল্লামের অনুসারী আতবায় মুসা হ্যাঁ তাদের নাম ইহুদি নাই পরে তারা নিজেরা ধর্মকে বিকৃত করে এহুদি হয়েছে ওই রকমই যারা খ্রিস্টান কোরআন করিমের ভাষায় নাসারা বলা হয়েছে তারা নিজেরা নাসারা হয়েছে কাল ইন্না নাসারা আমরা নাসারা আল্লাহ তাদেরকে নাসারা বলেননি ঈসা আলি ইসলামের অনুসারী তারা তখনকার মুসলিম ছিলেন যখন দিনকে তারা বিকৃত করলো তওরা তিনজিলকে বিকৃত করলো তখন তাদের নাম ইহুদি হলো অথবা নাসারা হলো এই নামগুলি আল্লাহর দেওয়া নাই যেমন মুসলিমিন নাম দেওয়া কার আল্লাহ ওয়াসাম্মাকুমুল মুসলিমিন আল্লাহ পাক তোমাদের নাম মুসলিম রেখেছেন অথবা ইব্রাহিম আলী ইসলাম তোমাদের নাম মুসলিম রেখেছেন দুটি রয়েছে কিন্তু ইয়াহুদি আর নাসারা এই নামগুলি আল্লাহ প্রদত্ত না আল্লাহর দেওয়া নয় বরং ওরাই করেছে দিনকে ধর্মকে বিকৃত করে আল্লাহ তাই বলছেন হে ওই লোকেরা যারা ইহুদি হয়ে গেছো ইন জামতুম তোমাদের যদি এই ধারণা থাকে আন্নাকুম আউলিয়া যে তোমরা আল্লাহ পাকের বন্ধু তোমরা আল্লাহ পাকের বন্ধু এই যদি দাবি থাকে ধারণা থাকে মিন্দু না অন্য লোকেরা নাই অন্য সমস্ত লোককে বাদ দিয়ে তোমরা আল্লাহ পাকের বন্ধু এটা যদি তোমাদের দাবি থাকে ফাতামান্না মত তাহলে মতের আকাঙ্ক্ষা করো কেন আল্লাহ মতের আকাঙ্ক্ষা করতে বললেন যদি ভালো করে বুঝেন যদি আপনি কাউকে খুব বেশি ভালোবাসেন তাহলে তার সাথে সাক্ষাৎ করতে চাইবেন না চাইবেন না দ্রুত চাইবেন না দেরিতে চাইবেন কফিল যদি তিন মাস পর পর ছুটি দিত আর যদি স্যালেরা টিকিটের পয়সা থাকতো তো সবাই স্ত্রীর কাছে যেতেন যেতেন না কেন ভালোবাসেন ছেলে মেয়েকে ভালোবাসেন ঠিক না তো আল্লাহ বলছেন যে তোমরা যখন আল্লাহর বন্ধু তাহলে স্বাভাবিক আল্লাহর যখন বন্ধু আল্লাহ খুব তোমাদেরকে ভালোবাসে তা আল্লাহর সাথে দ্রুত সাক্ষাৎ করতে চাইবে আর আল্লাহর সাথে দ্রুত সাক্ষাতের পথ হচ্ছে মত মরলে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে মরার আগে তো আল্লাহর সাথে সাক্ষাৎ হবে না তাহলে আকাঙ্ক্ষা করো যে আমরা মরে যাই কারণ আল্লাহর সাথে আমরা মিলব আল্লাহ আমাদেরকে ভালোবাসে আমরা আল্লাহকে খুব ভালোবাসি আল্লাহর প্রিয়জন সুতরাং আমরা মতের সাথে সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই দেখি তোমরা হক পথে আছো নাকি সত্যিকার অর্থে যদি আল্লাহর বন্ধু হও তাহলে মতের আকাঙ্ক্ষা করবে কিন্তু আসলে তুই আল্লাহর বন্ধু আল্লাহর শত্রু আল্লাহ বলছেন কখনো এরা মতের আকাঙ্ক্ষা করবে না বরং মতকে ভয় করে এত বেশি মদকে ভয় করে মদ থেকে পালায় যে তারা যদি আল্লাহ বলেছেন সুরে বাকানায় ইয়াহুদিরা আকাঙ্ক্ষা করে যে হাজার হাজার বছর যদি বাঁচতে পারতাম হাজার বছর বাঁচতে চাই মরতে চাই না তাহলে কি করে আল্লাহর বন্ধু হইলে তোমরা বন্ধু সম্পর্কে নবী সাল বলছেন মান আহাবালে আল্লাহ আল্লাহ হলে যে আল্লাহ যে আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসে আল্লাহ তার সাথে সাক্ষাৎকে ভালোবাসে খাঁটি যারা মমিন হবে সে যদি জানতে পারে আজকে আমার মত তো সে পিছপা হবে না আলহামদুলিল্লাহ আমি এখানে থাকার এখান থেকে বেশি আরাম পাবো ওখানে গেলে দুনিয়াতে কত কষ্ট কত টেনশন কত পরেশানি কত দায়িত্ব আর কত ঝুঁকি আর মরে গেলে আমি আল্লাহ ফাকরাবুল আলমিন আল্লাহকে ভালোবাসি আল্লাহ আমাকে ভালোবাসেন আল্লাহর কাছে পৌঁছিব খুশির খবর আল্লাহ ফাকরাবুল আলমিন বলছেন যে তাহলে মতের তোমরা আকাঙ্ক্ষা করো ইনকুন্তুম সাদেকিন তোমরা যদি সত্যবাদী হও আল্লাহ বলছেন ওয়ালা আবাদা কখনো তারা মতের আকাঙ্ক্ষা করবে না কেন কেন তারা ইহুদিরা মরতে চাইবে না বেমা কাদ্দমা তাই দেহিম কারণ তাদের হাত অগ্রিম পাপ পাঠিয়েছে অনেক পাপ করেছে পাপ কারোর কখনো মরতে চাইবে না দুনিয়াতে থাকতে চাইবে বেমা কাদ্দমা তাই দুনিয়াতে জন্মসূত্রে যারা মুসলিম তাদের অবস্থা এরকম কিন্তু দেখবেন যারা পাপি লোক তারা মনে করে আমাদের যা কিছু এখানেই তো সুতরাং কখনো মরতে চায় না কখনো মরতে চায় না আর আল্লাহর নেক বান্দা সে সবসময় প্রস্তুতি আছে মরে গেলে আমার লস নেই আর দুনিয়াতে থাকলে আমার লস দুনিয়াতে থাকলে আমার নামাজ রোজার কি বাড়বে আজ দুনিয়া থেকে চলে তো দুনিয়ার টেনশন আর বালা মুসিবত থেকে আমি আরাম পেয়ে যাবো আলহামদুলিল্লাহ তাই না কিন্তু যে পেট পূজারি মুসলিম বেনামাজি মুসলিম হ্যাঁ পাপি মুসলিম ও তো মরলেই আজাব তার শাস্তি মরতে চায় না এই জন্য নবী বলেছেন যে পাপি লোকের যখন মতের সময় আসার যখন মালাকুল মতকে দেখে নেয় যে এখন তো রু কবুজ করবে তখন পালাতে চেষ্টা রু তারপর দৌড়াদৌড়ি ছোটাছুড়ি শুরু করে দেয় পালাবো পালাবো যাবো আমি যাবো না টেনে হেসড়ে বের করে নিয়ে যাওয়া হয় তখন ধরে মমিন লোকের যখন রোগ অবস্থা করা হয় তখন কলস থেকে যেমন পানি ঢালতে কোনো কষ্ট লাগে না পানি একটু কাজ করলে পানি পড়ে যায় ঠিক তেমনই রূপ বেরিয়ে চলে আসে আগ্রহের সাথে ফেরিস্তাদের হাতে যে দ্রুত আমাকে নিয়ে চলো তাড়াতাড়ি আমি যাবো আল্লাহ ফকরাবুল আলমিন এর এরশাদ করছেন আল্লাহ আলিম বিজালিমিন আল্লাহ জালিমদের সম্পর্কে জ্ঞানী কুল হে নবী বলে ইন্নাল মত আল্লাযী তাফিরুনা মিনহু নিশ্চয় যে মত থেকে তোমরা পালাচ্ছ ফাইন্নাহু মুলাকিকুম এই মত তোমাদের সাথে সাক্ষাৎ করবেই করবে মূর্তি হবে সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা অতঃপর তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে অদৃশ্য এবং দৃশ্য জ্ঞানের জ্ঞানীর কাছে অদৃশ্য আলিমুল গায়ব ওয়াশ আর দৃশ্য যা দেখা যায় আর যা দেখা যায় না কে জানে একমাত্র আল্লাহ আর আমরা যা দেখা যায় তাই দেখি তার বেশি কিছু দেখি না তো আলেমুল গাইবি অসাহাদ একমাত্র আল্লাহ তার কাছে তোমাদেরকে ফিরে যেতে হয় নব্বে হুকুমে মা কুন্তুম তামালন দুনিয়াতে যা কিছু করছিলে সে সম্পর্কে তোমাদেরকে তখন জানানো হবে আল্লাহ ফাকরাবুল্লাহ তারপর ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এখানে জুমার প্রসঙ্গ আর এই প্রসঙ্গকে নিয়েই বা এখানে জুমার কথা উল্লেখ করা হয়েছে মিয়মিল জুমা এই শব্দকে নিয়ে বা এই বিষয়টিকে নিয়ে ঈশ্বরের নামকরণ হয়েছে সুরায় জুমা সুরাতুল জুমা আল্লাহ এখানে সুরায় জুমায় জুমার কথা উল্লেখ করেছেন এই জুমার দিন যে আমরা এই আজকের দিনে আছি জুমার দিনকে জুমার দিন কেন বলা হয় কে বলতে পারেন হ্যাঁ, হ্যাঁ জি একত্রিত জামাই আজমাও মানে একত্রিত করা বা একত্রিত হওয়া জামাই আজমা মানে একত্রিত করা তো জুমার দিনকে জুমার দিন এই জন্য বলা হয় যে এই দিন মানুষকে একত্র করে কোথায় একত্র করে জি জি জুমা মসজিদে জুমা মসজিদে মুসলিমদেরকে একত্রিত করে এই দিন মানে জুমা নামাজ পড়ার জন্য লোকেরা হাজির হয় পক্ষান্তরে অক্তিয়া নামাজে ওই তো মাঠে ঘাটি পড়ে নিল হ্যাঁ যে যেখানে আছে সেখানে পড়ে নিল কারণ সব জায়গায় নামাজ পড়া যাচ্ছে যদি মসজিদ যাবেন আজান শুনলে যাবেন কিন্তু মাঠে আপনি কাজ করছেন মাঠে নামাজ পড়বেন জুমার নামাজের জন্য ছেড়ে জামে মসজিদে তো জুমা জুমার দিনকে জুমার দিন এই জন্যই বলা হয় জুমা বলা হয় এটা একটা কারণ জুমার দিনের নামে জুমার দিন হওয়ার আর একটা কারণ প্রাচীন কারণ আছে ওইটা হয়তো কারো ব্রেনে যায়নি প্রাচীন আল্লাহ পাক রব্বুল আলমিন যখন সৃষ্টি করেছে সে সৃষ্টির সাথে প্রথম সৃষ্টির সাথে এই জুমার নামের সম্পর্ক আছে সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন সুরে ফুসলাতে আসছে কয়দিনে আসমান জমির সৃষ্টি করেছেন হ্যাঁ? ছয় দিনে শুরু করেছেন কিবারে বলতে পারেন কিবারে বারে শুরু করেছেন রবিবার কি বললো হ্যাঁ রবিবারে ঠিক রবিবারে মাসাল্লাহ রবিবার সোমবার দুই দিনে কিছু সৃষ্টি হলো আবার তারপরে মঙ্গল আর বুধবার কিছু সৃষ্টি হলো বৃহস্পতিবার শুক্রবার এই দিয়ে শুক্রবার দিন সৃষ্টি সম্পূর্ণ হইল সমাপ্ত হইল সৃষ্টি সমাপ্ত যেদিন হইল সব কিছু যেন জমা হয়ে গেল যেখানে যা সৃষ্টি হওয়ার সবকিছু জমা হয়ে গেছে এই শুক্রবারে অতিরিক্ত শুক্রবারের দিন আল্লাহ আদম আলী ইসলামকে সৃষ্টি করেছেন হাদিস রয়েছে আর সেই দিনে আদম আলি সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়া আবাদ করার জন্য পাঠানো হয়েছে সেই দিনে তবা কবুল হয়েছে নবিসুল হাদিস রয়েছে এই জন্য জুমার দিনকে জুমার দিন বলা হয় যে জামা এজমা মানে একত্রিত করা আল্লাহ ফাকর সমস্ত সৃষ্টিকে একত্রিত করেছেন একেবারে সেট ফুল এই জুমার দিনে জুমার দিনে সৃষ্টি কমপ্লিট হয়ে গেছে আল্লাহ ফাকরুল আলমিনের জি তো আল্লাহ পাকের সাথ করছেন আইহাল্লাদিন আমানু হে মমিন সকল ইদানুদি আলী সালাতে যখন ডাক দেওয়া হবে সালাতের জন্য নামাজের জন্য আমাদের দেশি তর্জমা নামাজ কিন্তু আল্লাহ সালাদ বলেছেন সুতরাং সালাদ ব্যবহার করার চেষ্টা করবেন সালাতের জন্য ডাকা হবে মিয়ামিল জুমা জুমার দিনে এ কোন সালাত হজরের সালাত জুমার দিনের জুমার সালাতের জন্য জুমার নামাজের জন্য যখন ডাকা হবে তখন তোমরা দ্রুত ছুটে আসো আল্লাহর স্মরণের উদ্দেশ্যে আল্লাহর স্মরণের উদ্দেশ্যে তোমরা দ্রুত ছুটে ফাঁসাও সাই মানে দৌড় দেওয়া কিন্তু এখানে শাব্দিক অর্থ উদ্দেশ্য নেই কারণ নামাজে দৌড় দিয়ে আসা ঝাঁপ দিয়ে মানে দৌড় দিয়ে আপনি দ্রুত বেগে চলে আসবেন আর আসার পরে বুক খুলছে করছেন এটা যাইজ নাই নবী করিম নিষেধ করেছেন সে জুমান নামাজই হোক অথবা অন্য কোনো অক্তিয়া নামাজ কিছু লোকের আছে এই ফতুয়াতে যে রুকু পেলে রাকাত হয়ে যাবে এ একটা ক্ষতি হয়েছে কিছু লোক রুকু পেলে রাকাত হ্যাঁ সুতরাং রুকু ধরার জন্য যখন দেখলো যে কেরাত শেষে আল্লাহ আকবর এমন তোর দিল যে আছাড় খেলে বাঁচবে না যদি আল্লাহ না করে আছাড় খেয়ে তো বাঁচবে না হাত পা ভেঙে কি জল জাহেল মূর্খ সময় নবী করিম সাল্লাহ কঠোরভাবে নিষেধ করেছেন ফালা তাতু দৌড় দিয়ে আসবে না আসবে ধীর সাথে ভদ্রতার সাথে দৌড় দেখুন জুতা স্যান্ডেল কোথায় যা ছুটলো কোনটা কোন দিকে দুটো দিকে কিন্তু রুকু ধরতে হবে রুকু ধরতে হবে মূর্খদের কাছে তো এখানে ফার্স্ট মানে হচ্ছে দ্রুত প্রস্তুতি নিয়ে আসা তাড়াতাড়ি করে আসেন রাস্তায় দৌড়াদৌড়ি করবেন না কিন্তু আগে থেকে প্রস্তুতি না যাতে করে আগে ভাগে আপনি মসজিদে আসতে পারবেন ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও ব্যবসা বাণিজ্য ছাড়বেন তো কেউ যদি ক্ষেত খামারে থাকে তো চাষাবাদ ছাড়বে না ছেড়ে দিবি ব্যবসা বাণিজ্য বলা হয়েছে কারণ মদিনাই বা বা লোকেরা ব্যবসা বাণিজ্য বেশি করতো মহাজের ব্যবসা বাণিজ্য করতো আর ব্যবসা বাণিজ্য শহরে সাধারণত হয় আর গ্রামেও হয় ব্যবসা বাণিজ্য কোথায় হয় শহরে হয় আর গ্রামেও হয় গ্রামেও দোকানপাট আছে মানুষের প্রয়োজনের জিনিস গ্রামে পাই অনেক কিছুই আর শহরে তো ব্যবসা বাণিজ্য শুধু আছে পক্ষান্তরে চাষাবাদ শুধু গ্রামে আছে যার ফলে আল্লাহ ফাকরাবুল আলমিন ব্যবসার কথা উল্লেখ করেছেন তার মানে এই নয় যে কেউ চাষের মাঠে থাকলে মাঠে ঘাটে কৃষি কাজে থাকলে আসবে না সেখান থেকে আসবে ওজারুল বাই ব্যবসা ছেড়ে দাম লালকুম খাইরুল্লাকুম এটা তোমাদের জন্য বড়ই কল্যাণকর ইনকুন্তুম তালামুন তোমরা যদি জানতে তাহলে কখনো ভুল করতে না কখনো অন্যায় কাজ করতে না কখনো বিলম্ব করতে না আজকাল লোকের আসে দেখবেন এখানে মসজিদের সব মসজিদে এরকম অবস্থা লোকেরা আসছে নামাজ শুরু হয়ে গেছে দৌড় দিয়ে জুমার নামাজ ধরা জন্য এমন দৌড় দিয়ে আসছে আর আগে থেকে ও জানে যে আমি দেরি করে যাব একটা করে যাই নামাজ রেখেছে কিছু লোকের যাই নামাজ হাতে নামাজ পড়ে আসছে দেখবে যাই নামাজ হাতে এরা সব ওই ফেল আজকাল এমনিতে অধিকাংশ লোক ডিম আরো নাকি পাবে না কথা বুঝতে পেরেছেন নবী করিম বলছেন সব শেষে জুমার দিনের যে নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে টাইম আছে সব শেষে যারা আসবে খুদবাতে এসে কোন রকম হাজির হইল তারা কি পাবে ডিম পাবে আর খুদবা শুরু হয়ে গেল তারপরে যারা হাজির হইল তারা ডিমও পাবে না মুরগির ডিম পাবে না আল্লাহ ফাকরা বলছেন যে তোমরা যদি জানতে তো এতে বড়ই কল্যাণ ছিল সুহান আল্লাহ আমরা দুনিয়ার ক্ষেত্রে জানছি যদি কফিল আপনাকে এক হাজার বেতন দেয় আর অন্য জায়গায় যদি আপনার কাছে অফার আসে পাঁচ হাজার রিয়াল বেতন থাকবেন না পালিয়ে যাবেন সত্তর নব্বই জন পালিয়ে যাবেন এক হাজারের জায়গায় যদি পাঁচ হাজার বা সত্তর নব্বই জন পালিয়ে যাবেন দরকার নাই দুটো বছর কামা নিয়ে থাকলেও চলবে একের জায়গায় পাঁচ পাবো কি দরকার আর তারপরে আমি রোদ্রে কাজ করছি আমি এসিতে বসে কাজ করবো থাকবো কেন তাই না এইরকম অনেকে করে আর নবী করিমসাদ বলছেন যে একের জায়গায় পাঁচ হাজার না সাতাইশ হাজার পাবে এক হাজারের জায়গায় সাতাইশ হাজার কিসে অক্তিয়া নামাজ অক্তিয়া নামাজ ঘরে না পড়ে যদি মসজিদে পড়েন তো কতক্ষণ পাবেন পঁচিশ বা সাতাইশ দিনের নামাজ পঁচিশ আর রাতের নামাজ সাতাশ মাগরে বেশা ফজরে সাতাইশ গুণ পাবেন চিন্তা করেন আপনি তাহলে এক রিয়ালের জায়গায় যদি সাতাইশ রিয়াল কোথাও পান কাজে থাকবেন এক রিয়াল ঘন্টা চাকরি করছিলেন আজকাল তো অনেকে যায় ঘন্টায় চাকরি করেন হ্যাঁ সাপ্লাই জানে এক রিয়াল ঘন্টা আর হঠাৎ করে খবর আসলো পঁচিশ রিয়াল ঘন্টা সেই দিনে কাজ ছেড়ে পালিয়ে যাবে ওখান থেকে আজকেরও কাজ কমপ্লিট করবো না বেতন এক মাসের বেতন অসুবিধা নেই বেতন ছেড়ে পড়ি চিন্তা করেন আপনি আর সুহান আল্লাহ আর নামাজের ক্ষেত্রে এত অনিহা গাফিলতি কিছু লোক নামাজ পড়ে কিন্তু ঘরে মহিলাদের মতো ঘরে নামাজ পড়ে আর বাকি তো অধিকাংশ বেনামাজ ও এক রিয়ালও চাই না ও এক রিয়ালও চাই না দরকার নেই কত হতো বাধা ইনকুন্তুম তালামন আল্লাহ জন্য বলেছেন এই যে ইনকুন্তুম তালামনা তার তোমরা যদি জানতে তো বড়ই কল্যাণকর তোমাদের জন্য দুনিয়া রিয়াল বুঝছো টাকা ডলার বুঝছো সেই জন্য তুমি এত ছুটেছে এর পিছনে কিন্তু আল্লাহ পাকের কাছে কত বড় পুরস্কার রয়েছে সে পুরস্কারের কথা তুমি জানো না জাহিল ইনসান আল্লাহ আমানত যখন দিলেন জমিন না পাহাড় না মানুষ নিল কানা জালুমান আর মানুষ আর কত মূর্খতা যে পয়সার পিছনে ছুটে কিন্তু নেকির পিছনে ছুটে না দুনিয়ার ষাট বছরের বয়স বয়স যে ষাট বছর এর জন্য ছুটে চিরকাল সেখানে থাকতে হবে তার জন্য ছুটে না তার জন্য কোনো চিন্তা নেই আল্লাহ বলছেন ফায়দা কদিয়াতে সালা সুতরাং নামাজ যখন সমাপ্ত হয়ে যাবে জুমার সালাদ যখন সমাপ্ত হয়ে যাবে ফান্তা শুরু ফিল আর মসজিদে বসে থাকার প্রয়োজন আল্লাহ বলছেন যে সারাদিন মসজিদে বসে থাকো ফান্তা শুরু ফিলাম পৃথিবীতে তোমরা ছড়িয়ে পড়ো অফতাগুমেন ফদুলিল্লাহ আল্লাহ পাকের অনুগ্রহ সন্ধান করো ওয়াজকরুল্লাহ আল্লাহ পাকের অনুগ্রহ মানে কি হ্যাঁ রিজিক হালাল রিজিক এই জন্য মসজিদে ঢুকার সময় মসজিদের ভিতর মসজিদ হচ্ছে আল্লাহ রহমতের জায়গা আর মসজিদের বাইরে হচ্ছে আল্লাহর অনুগ্রহ ফজলের জায়গা হ্যাঁ রহমত আর ফজল মনে রাখবেন মসজিদে ঢোকার সময় দোয়া আছে আল্লাহ মাফতাহালি আবু আবা রাহমা থেকে আল্লাহ তোমার রহমতের দ্বার খুলে দাও রহমতের দরজা খুলে দাও কারণ মসজিদে রহমত নেওয়ার জন্য না আর মসজিদ থেকে যখন বের হচ্ছেন তখন রুজির দরকার নিজের পেট আছে নিজের স্ত্রী আছে নিজের পরিবার ছেলে মেয়ে আছে বাপ মা আছে খরচ দিতে হবে তাই আল্লাহ লোকা মেন ফজলেকা আল্লাহ এখন তোমার অনুগ্রহ ফজল চাই মানে রুজি চাই দোয়া মসজিদে বেরোলে ফজল বলবেন আর মসজিদে ঢুকলে রহমত বলবেন আল্লাহ ফজল আল্লাহর অনুগ্রহ সন্ধান করো মাঠে ঘাটে ব্যবসা বাণিজ্যে যেখানে যারা আছে চাকরিতে আছে চাকরিতে আল্লাহকে বেশি বেশি স্মরণ এবং আল্লাহকে খুব বেশি বেশি স্মরণ করো চলে গেলেন রুজি সন্ধান করতে গেলেন সেখানেও আল্লাহ পাককে খুব বেশি স্মরণ করো যাতে করে মসজিদ থেকে বেরিয়ে গোনা শুরু না হয় বজকরুল্লাহ কাসিরা মাঠে ঘাটে নেমে গেলেন ব্যবসা বাণিজ্যে যখন গেলেন আল্লাহ আল্লাহ রুজি সন্ধান করার জন্য তখন আল্লাহ পাকে বেশি বেশি স্মরণ করতে বলা হয়েছে মসজিদ থেকে বেরিয়ে বিড়ি সিগারেট ধরিয়ে দিল যেসব মুসলমান আল্লাহকে স্মরণ করলো কখনো স্মরণ করলো না কোন স্মরণ করলো যে মসজিদ থেকে বেরিয়ে হারাম খাওয়া শুরু করলো মসজিদ থেকে বেরিয়ে ব্যবসা আর মিথ্যা কথা বলা শুরু করলো খামসারি আল খামসারি আল খামসারি আল খামসারি বলছে যে মুমকিন আর বলছে মাফি ফায়দা মিথ্যা কথা দুরিয়ালে কিনেছে খাসারা লস লাগবে আমাকে মিথ্যা কথা কোথায় আল্লাহকে স্মরণ করলো এই জন্য আল্লাহ পাকে স্মরণ করতে বলা হচ্ছে রুজি রোজগারি কি মসজিদে বেরিয়ে ডিউটিতে তাড়াতাড়ি যাও মসজিদ থেকে বেরিয়ে আপনি এদিক ওদিক ঘোরাফেরা করছেন সুপারভাইজার নেই ফোরম্যান নেই কপিল নেই অসুবিধা নেই ঘোরাঘুরি করছেন কপিল থাকলে সালাম ফিরে টান দিলেন না আল্লাহকে খুশি করার চেষ্টা করে মানুষকে খুশি করলে আল্লাহ সন্তুষ্ট করে দেবে আল্লাহকে নারাজ করে মানুষকে খুশি করার চেষ্টা করবেন না আল্লাহ পাক ফরজ করেছেন যেই ফরজ যে রুজি রোজগার করছেন আপনি বেতন নিচ্ছেন সুতরাং ডিউটি সুন্দরভাবে করবেন বেশি বেশি আল্লাহকে স্মরণ করে তাহলে ব্যবসার ক্ষেত্রে ব্যবসায় যাওয়ার ক্ষেত্রে আল্লাহ রুজি সন্ধান করতে গিয়ে আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে বলা হয় এই জন্য বাজারে গেলে বাজারে দোয়া আছে এই আয়াতগুলো আমল করে নবী করিম সাল্লাহ সাল্লামের এই হাদিস হ্যাঁ বাজারে ঢুকার দোয়া কার জানা আছে হাতগুলি দূরে আসছে এখান হ্যাঁ কি বলেন হ্যাঁ কি একজন বলেন একজনকে বলতে দেন একজনকে দিন লাহ ওয়াহদাহ লা শরিক লাহুল মুলক ওয়া লাহুল হামদু হ্যাঁ ওয়াহুয়া হাইয়ুন লায়ামুত ইহি অয়মিত ওয়াহুয়া হাইয়ুন লায়ামুত বেয়াদিল খের এই দোয়া যদি কালমা তহিদ ওর সাথে শুধু আহুয়া হাইজন লায়ামুত আছে ইহি অয়মিত বাড়তি আছে লাইলাহিল্লাহ ওয়াহুয়া হাইজন লায়ামুত বেয়াদিল খের ওয়াহুয়া আলাকুল্লা সাইয়িন কাদির তো এই দোয়া যদি পড়া হয় তো কত নাকি পাবেন জানা আছে এক লক্ষ আলফ আলফ হাসানা পঞ্চাশ হাদিস ফাজাইল আমলে যে ছোট্ট পুস্তিকাটি বইটি আছে না এই ফাজাইল আমলে এই হাদিসটি আছে দেখবেন আর হাদিস এটি হাসান সেই হাদিস এই হাদিস আছে আলফ আলফ হাসানা মানে হাজারকে হাজার গুণ দিয়ে না হাজার হাজার মানে হাজারকে হাজার গুণ দিলে কত হয় দশ লক্ষ হয় দশ লক্ষ নেকি পাবে দশ লক্ষ মহান আলফা আলফ সাইয়া দশ লক্ষ গুনা মাফ হবে ওয়ারাফা হ্যাঁ আলফা আলফা দারাজা আর দশ লক্ষ মর্যাদা উঁচা হবে এই হাদিস সাহি এগুলি জাল জয়ীফ হাদিস নাই কারণ আমাদের বাজারে আবার জাল জয়ীফ উনপঞ্চাশ কোটির হাদিস ওই জাল কথা কথা বুঝতে পারছেন উনপঞ্চাশ কোটি না বলে ওরা হ্যাঁ জাল কথা কিন্তু এটা সহি হাদিস বাজারে আমরা প্রায় বাজারে বাস করছি চিন্তা করেন আমরা ডিউটি করছি ডেলি কিন্তু বাজারে আসছি একটু খেয়াল করলি না ভালো ভালো মানুষ আমরা খেয়াল করি না অথচ বাজারে ডিউটি করছি এই যে দার্শন আছেন বাজারে এসছেন আপনি যদি দূরে থাকেন বাজারে এসছেন বিশেষ মার্কেট এখানে এসছেন আসল মার্কেট যেটা সিটি সেন্টার কিন্তু আপনি কখনো পড়েন না অথচ পড়তে এক মিনিট লাগবে না আর কত নেকি আমি দশ লক্ষ নেকি নফল নেকি ফরজ আদায় না করলে আপনি নাজাদ পাবেন না এই দিয়ে কিন্তু এই অ্যাডিশনাল লেখিরও প্রয়োজন আছে জি আল্লাহ যেন তৌফিক দান করেন এগুলি হচ্ছে তরবিয়াম এলএম জানা আছে হাদিস জানা আছে বাজারে দোয়া জানা আছে কিন্তু আমল করি না আমল আজকে থেকে করবেন এটা হচ্ছে তরবিয়ত একটা নাম তালিম আর একটা তরবিয়ত একটা শিক্ষা একটা প্রশিক্ষণ এই প্রশিক্ষণ দরকার আমাদের আমল দরকার আমলের উন্নতি আসতে হবে আল্লাহ যেন তৌফিক দান করেন আল্লাহ বলছেন ওয়াইদা রাও তিজারাতান হ্যাঁ ওয়াজকুরুল্লাহ কাসীরা তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো লাআল্লাকুম তুফলিহুন তাহলে তোমরা সার্বিক মঙ্গল হাসিল করবে ওয়াইদা রাও তিজারা যখন তারা ব্যবসা দেখে সাহাবাই কেরামদের সম্পর্কে বলা হয়েছে আয়াতে যখন তারা ব্যবসা দেখে ওয়ান অথবা ক্রীড়া ক্রীড়া কৌতুক খেলাধুলা দেখে এলেই ইলাইহা তখন সেই ব্যবসার দিকে তারা ছুটে যায় ইনফদ্দু এলেইহা ইনফদ্দা মানে ছুটে যাওয়া দ্রুত যাওয়া এলেইহা শুধু ব্যবসার কথা এখানে খেলার কথা বলা হয়নি দুটোর কথা যদি বলা হয় এলাই হেমা বলা হয় এলাই হেমা দ্বিবচন আল্লাহ বলেননি কারণ একটা ঘটনা ঘটেছিল এই ঘটনার পরিপ্রেক্ষিতে সানে নজরুল যেটা ঘটনার পরিপ্রেক্ষিতে এ আয়াত নাজিল হয় ইন ফদ্দু তখন তারা সেই ব্যবসার দিকে ছুটে যায় ওয়া তারা কুকা কায়মা হে নবী তোমাকে তারা দাঁড়িয়ে থাকা অবস্থায় ছেড়ে দেয় খুদবাই তুমি দাঁড়িয়েছিলে সেই অবস্থায় তোমাকে ছেড়ে তারা চলে যায় কুল হে নবি তাদেরকে জানিয়ে দাও মা ইন্দাল্লাহারা মিন তিজারা যা কিছু আল্লাহ পাকের নিকটে রয়েছে তা খেলাধুলার চাইতে আর ব্যবসা বাণিজ্যের চাইতে শ্রেয় উত্তম খাইরুম মিন আল্লাহ মিনাত তিজারা আল্লাহ খাইরুল রাজিকিন আল্লাহ উত্তম রিজিক দাতা আল্লাহ উত্তম রিজিক দাতা আল্লাহ রিজিক দিয়ে থাকেন এই আয়াতের সানানজুল কি সানানজুল হচ্ছে যে নবী করিম সাল্লামের জামানায় মদিনায় অভাব ছিল বিশেষ করে গম এই দেশে হইত না আরো উপদ্বীপ হইত না গম আসত সাম দেশ থেকে সামদেশ ফিলিস্তিন থেকে দামেশ থেকে ওই দিক থেকে গম আসত আর গম কাফেলার লোকেরা নিয়ে আসতো যদি সাথে সাথে না যাওয়া যায় লোক সংখ্যা বেশি আর অল্প কিছু গম এত দূর থেকে এসেছে আর না হলে কয়েক মাস হয়তো আর গম আসবে না বাচ্চারা রুটি খেতে পাবে না ওই খেজুর খেয়ে দিন পাত করতে হবে তাহলে কত প্রয়োজন ছিল এমন না যে আজকালকার মতো অবস্থা ছিল আর সাহাবিরা ছুটে গেছেন তারপরে তাদের কাছে মাসলা এটাও জানা ছিল না যে খুদবা চলাকালীন বেরিয়ে যাওয়া যাবে না ফরজ এই হুকুমও তখন নাজেল হয়নি তারপর যে খুদবা চলছে এইদিকে আর নামাজটা এসে ধরে দেবো আর যদি এখন না যাই তো মুনাফেক লোকেরা সব কিনে নিবে আমরা গিয়ে কিছুই পাবো না আমাদের বাচ্চারা আর রুটি খাওয়া তাদের নসিব হবে না যার ফলে তারা চিন্তা করলেন যে তাড়াতাড়ি করে একটু যাই আর গিয়ে গমটা কিনে চলে আসে আবার নামাজে হাজির খুঁজবে হাজির হয়ে যাবে এই চলে গেছিলেন মাত্র বারো জন সাহাবি থেকে গেছিলেন মসজিদ থেকে সকলেই চলে গেছিলেন ওই কাফেলার কাছ থেকে মাল সামান কেনার জন্য যেগুলো খুব জরুরি ছিল তাদের জন্য তাদের অবস্থা এরকম ছিল কারণ সাহাবাই কেরামদের সম্পর্কে আমাদের ভালো ধারণা দিতে হবে যদি আজকালকার প্রেক্ষাপটে ধরেন যে মসজিদে খোলপা চলছে আর কিছু গুরুত্বপূর্ণ জিনিস বিক্রি হয়ে যাচ্ছে আর দৌড় দিয়ে চলে গেছে তাহলে সেই লোকগুলি সম্পর্কে আপনার ধারণা কি হবে বাজারের বাজে লোক তাহলে এত দুনিয়ামুখী লোক তা আপনি যদি এইরকমই ধারণা করেন আজকালকার জামানার মতো মনে করলে ওইরকমই মনে করেন কিন্তু না আসমান জমির পার্থক্য আছে তখন যে অবস্থা ছিল আপনি চিন্তা করুন আপনার বাচ্চারা যদি ছয় মাস ধরে চাউল না ভাত না খেতে পায় এইরকম দুর্ভিক্ষ থাকে আর সেই সময় জুমা মসজিদে আসার খবর আসে যে কিছু চাউল বিক্রি হইতে এসছে টাকা আছে আপনার কাছে আপনার পরিস্থিতি কি হবে চিন্তা করুন চিন্তা করুন আপনি জি এইরকম পরিস্থিতি তারপরে আমরা মশলা জেনে গেছি যে খুদ্া শোনা ফরস আয়াত নাজল হয়েছে পরে আয়াত নাজল হইল এই আয়াত নাজল তখন পর্যন্ত আয়াত নাজল হয়নি তারা ভেবেছিলেন সোমনাথ কাজ আছে ঠিক আছে সোমনাথ সাথে নাই হলাম ফরজ নামাজ এসে হাজির হয়ে যাবে তাতে হবে কি সাহাবাই কারণদের ভালোবাসা বৃদ্ধি পাবে সাহাবাই কারণদের শ্রদ্ধা বৃদ্ধি পাবে তাদের অবস্থা পরিস্থিতি আমরা বুঝতে চেষ্টা করব মানুষের মানুষের সম্পর্কে সুধারণা আমাদের জন্মিবে বিশেষ করে যারা আমাদের আদর্শ যে দল আমাদের জন্য আদর্শ দল রবি আল্লাহ তালামাজমাইন তো আল্লাহ ফকরাবুল আলমিন এই আগ নাজিল করেন এই ঘটনা পরিপ্রেক্ষিতে বারো জন মাত্র থেকে যায় নবী সালাম খুদবা দিতে থাকেন আর বাকি সবাই চলে যায় গম কেনার জন্য যে কাকলার লোকেরা এসছে আগে বিক্রি আর পাবো না তারপরে কিছু অমুসলিম আছে তারা তারা কিনে নেবে মুসলিমের কাছে তারা কিনে নেবে ইহুদিরা আছে তারা কিনে আমরা পাবো না তখন আল্লাহ ফকরাবুল আলমিন এই আয়াত নাজিল করেন যখন তারা ব্যবসা দেখে অথবা খেলাধুলা দেখে তখন ব্যবসার উদ্দেশ্যে তারা দৌড় দিয়ে চলে যায় বা তারা কুকা মাহে নবী তোমাকে দাঁড়িয়ে থাকা অবস্থায় ছেড়ে চলে যায় কুলমা ইন্দ আল্লাহ খাই আল্লাহর কাছে যা রয়েছে তা হচ্ছে বড়ই কল্যাণকর খেলার চাইতেও এবং ব্যবসা বাণিজ্যের চাইতেও আল্লাহ খায়রুর রাজনীতিন আল্লাহ শেষখানে কেন বললেন এই জন্য বললেন যে দেখো যদি তোমাদের কাফেলার মাল সামাল শেষ হয়ে যায় শেষ হয়ে যায় পেলে না কম আল্লাহ উত্তম রিজিকদার আল্লাহ অন্য কোনো ব্যবস্থা করেন আল্লাহ এরকম ভরসা মজবুত করো যে ঠিক আছে মাল সমান পাবো না পাবো না কিন্তু আমার নামাজ ঠিকঠাক আল্লাহ উত্তম রিজিক নামাজ পড়ার পরেই আমি যাব যেমন হঠাৎ করে এখানে পরীক্ষা ইমানের পরীক্ষা অনেক ভাইরা বলে এরকম দোকানদাররা দোকানটা আজান হয়েছে আল্লাহ আকবর আজান হয়েছে দোকান লক করতে যাচ্ছে ওই সময় একটা বড় ধরনের কাস্টমার এসছে কয়েক হাজার রিয়ালের মাল নেবে বেশি লাগবে না দশ মিনিট লাগবে দশ মিনিট পনেরো মিনিট লাগবে তারপরে হয়তো জামা ধরে নিতে পারবো চিন্তা করেন সেই সময় আপনার পরীক্ষা ইমানের পরীক্ষা যারা ট্যাক্সি চালান ট্যাক্সি এখানে ট্যাক্সি ড্রাইভার আজান হয়ে গেছে আর সেই সময় কাস্টমার বলছে এয়ারপোর্ট যাবো ষাটরিয়াল রিয়াল যদি জামাত জামাত ধরি এখানে তাহলে ষাটরিয়াল রিয়াল পাচ্ছি না আর যদি ষাট রিয়াল নিই তাহলে এয়ারপোর্ট যেতে যেতে নামাজ শেষ হয়ে যাবে নামাজ জামাত পাবো না এখন কি করবেন বলতো সেরুনাল হায়াত দুনিয়া করবেন হ্যাঁ দুনিয়ার টাকা পয়সাকে প্রেফার করবেন আপনি প্রাধান্য দেবেন না আপনার নামাজকে প্রাধান্য দেবেন জামাতকে প্রাধান্য দেবে এখানে ইমানের পরীক্ষা আল্লাহ বলেছেন যে দুনিয়াকে প্রাধান্য দেবে তার স্থান জাহান্ন ফরজ অজেব ছেড়ে দিয়ে বিশেষ করে আর যে দিনকে প্রাধান্য দেবে তার জন্য জান্নাত যেই ব্যক্তি সীমালঙ্ঘন করলো মানে ফরজ আজে ছাড়ছে ও আসারাল হায়াতার দুনিয়া দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল জাহিমা হিয়াল মাওয়া জাহান্নাম তাদের বাসস্থান জাহান্নাম তাদের বাসস্থান যাই হোক এই আয়াতগুলির শেষখানে এই আয়াত থেকে বেশ কিছু মাসলা মাসাইল ইস্তেমাত হয় যদি বিস্তারিত তফসিল করতাম তা আর একদিন বসতে হইতো আর এই ছোট চোরার জন্য আর একদিন বসলে আবার আমাদের তফসিল যে পৌঁছিতে হবে একটা নির্দিষ্ট স্থান পর্যন্ত আমরা হয়তো এবছর পৌঁছিতে পারবো না সেই জন্য আমি সংক্ষেপ করলাম তবে কয়েকটা জিনিস বলছি এই আয়াতগুলি থেকে জুমান নামাজ সম্পর্কে কয়েকটি মাসলা আমরা স্পষ্ট জানতে পারলাম প্রথম কথা জুমান নামাজ জুমার সালাদ ফরজ আল্লাহ বলছেন জুমা এটা কোন নামাজ জুমার নামাজ জুমার নামাজ ফরজ এই আয়াত দিয়ে ফরজ করা হয়েছে দুই নম্বর বিষয়টি যেটা জানলাম সেটা হচ্ছে যে জুমার আজান আছে নদী আল ইসাল্লাম মানে যখন নামাজের জন্য ডাক দেওয়া হবে মানে আজান দেওয়া হবে এই আজান কোন আজান হ্যাঁ জি বুধবার সময় যে আজান দেওয়া হয় এই আজানকে উদ্দেশ্য করা হয়েছে কারণ খুদবার আগে যে আজান আজকাল এখানে সাড়ে দশটার সময় যে আজান হয়ে যাচ্ছে প্রথম আজান যেটা সেই আজান নবী করিম জামানায় ছিল না আবু সিদ্দিক রাজিয়ালের জামানায় ছিল না ওমর রাজি আল্লাহ তালানোর জামানায় ছিল না হ্যাঁ উসমান রাজি আল্লাহ যখন খলিফা হলেন আর মদিনা শহর বেড়ে গেল আর লোকজন দেরি করে দেয় খুচরা আদান শুনতে পারে না আজান শুনবে তখন আসলে তখনকার যুগে ঘড়িও ছিল যে টাইম টেবিল দেখে আসবে অনেকে নামাজে আসতে বিলম্ব হয়ে যায় তখন অগ্রিম একটা আজান দেওয়ার ব্যবস্থা করলেন জাওরা নামক এক স্থানে মসজিদ থেকে একটু দূরে উঁচু জায়গায় যাতে লোকেরা দূর দূর থেকে শুনতে পায় আর আগে থেকে প্রস্তুতি নিয়ে গোসল করে মসজিদে চলে আসতে পারে আর খুদবাই পৌঁছে যায় তৃতীয় আজান তাই হচ্ছে আসল আর প্রথম আজান উসমান রাজি আল্লাহ তালানো চালু করেছেন এখন এই প্রথম আজান সম্পর্কে একসঙ্গে লোকেরা বাড়াবাড়ি করে এই বাড়াবাড়ি ভুল বিদাত ফতুয়া দেয় এটা তাদের সীমা লঙ্ঘন বাড়াবাড়ি এই ফতুয়া ঠিক নাই আর এই ফতুয়া যদিও নবিসের মানে ছিল না আবাকারের জামানে ছিল না উমারের জামানে ছিল না উসমান রাজি চালু করেছেন কিন্তু নবী করিম সাল্লামের এক হাদিস রয়েছে আলাইকুম সুন্নতি অসন্নতিল খোলাফাই রাশেদিন আল মাহাদি ইনমিমবাদি আমার সন্ন্যতকে আদর্শকে মজবুত করে ধরবে আর আমার হেদাত প্রাপ্ত খলিফাদের আদর্শকে সন্ন্যতকে মজবুত করে ধারণ করবে সুতরাং উসমান রাজিয়াল্লাহ তৃতীয় খলিফায় রাশেদ তার সন্ন্যতকে মজবুত করে ধারণ করা এটা আমাদের জন্য অবশ্যই পালনীয় দুই নম্বর কথা যদি শরীয়ত বিরোধী কাজ হইত তাহলে সাহাবিরা প্রতিবাদ করতেন সাহাবিরা প্রতিবাদ করেননি তার মানে সাহাবাই কেরামদের ঐক্যমত এজমা হয়ে গেছে শরীয়তের তৃতীয় তৃতীয় উৎস হচ্ছে কোরআন এবং হাদিসের পরে এজমা মানে সর্বসম্মতিক্রমে যদি ইত্তেফাক পেয়ে থাকে সাহাবাই কেরামদের জামানার পরে কোনো এজমা ঐক্যমত তেমন হয়নি কিন্তু সাহাবাই কেরামদের জামানায় যেহেতু তাদের সংখ্যা অল্পই ছিল এবং তারা সীমিত এলাকায় ছিলেন তাদের ঐক্যমত হয়েছে এর বিরোধিতা তার মাধ্যমে দেখা যায়নি সুতরাং এই বিষয়টি যেন এজমা রয়েছে যদিও এই প্রথম আজানের দলিল কোরআনের নেই হাদিসে নেই কিন্তু এজমাতে আছে আর খলিফায় রাশেদের সুন্নতে আছে কি বুঝলেন বুঝলেন না সুতরাং এই আজান দেওয়া হচ্ছে সোননাথ খলিফার সুন্নত আর খলিফার সুন্নতকে কেউ যদি বেদাত বলে এটা সীমা লঙ্ঘন হবে একটু ভয় করা উচিত যদি কেউ না দেয় মশলা থাকে আমরা দিই না নবীর জামানার সন্ন্যত আমল করছি করুক কিন্তু কথা হচ্ছে যে আবার ফতুয়া দেবে যে এটা বিদাত এই ফতুয়া তাদের বাড়াবাড়ি আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন তাহলে আজানের মশলা জানলাম জুমার মশলা জানলাম আর একটি মাসলা জানলাম যে জুমার খুদবা রয়েছে এতে কি জানলাম জুমার খুদবা রয়েছে ফাঁস আউ এলা জিক্রিল্লাহ জিক্রুল্লাহ তফসির করা হয়েছে খুদবা খুদবা শোনার জন্য দৌড় দিয়ে আজ নামাজের জন্য বলা হয়নি তাহলে নামাজের আগে খুদবা শোনার জন্য ছুটি তাড়াতাড়ি প্রস্তুতি নিয়ে আসতে হবে যাতে করে খুদবা না ছুটে যায় এ আয়াত স্পষ্ট করে যে খুদ জুমার খুদবা ফরজ আর এই খুদবা শোনাও ফরজ যখন খুদবাই পৌঁছে যাবে না মাজুর কোনো মানুষ আছে আপনি বাইরে থেকে আসছেন আর আসার পরে পৌঁছিতে পৌঁছিতে লেট সেটা আলাদা কথা কিন্তু বাসায় ঘুমিয়ে থাকবেন বাড়িতে ঘুমিয়ে থাকবেন আর আপনার খুদবার বেশ কিছু অংশ চলে যাচ্ছে তারপর গাফিলতির সাথে আসছেন না গোনাগার হবে না এইরকম যে ব্যক্তি আসছে আসার পরে তার উপর তাহিয়াতুল মসজিদের নামাজ আছে সহি বোখারিতে যেহেতু হাদিস আছে সেই জন্য তাহিয়াতুল মসজিদ দুই রাখাত পড়বে তারপর খুদ শোনা শুরু করবে কারণ যেই নবীর ওপর এই আয়াত নাজল হয়েছে সেই নবী বলেছেন জুমার দিন সম্পর্কে যে ফালি সাল্লে রাকাতাইন দুই রাখাত নামাজ পড়ো ফালাইয়া দিলে সাত সাত্তাই সাল্লে রাকাতাইন দুই রাখাত নামাজ না পড়ে বসবে না বুঝা গেছে বিশেষ করে জুমা সম্পর্ক আছে আর অন্য আমভাবেও আছে যখনই মসজিদে আসবেন দুই রাখার নামাজ না পড়ে বসতে রসুল উল্লাহাম নিষেধ করেছেন তো আমাদের দেশে যে বলে খুদবা শুরু হয়ে গেলে লালবাতি জ্বালা এই সময় এগুলিতে নামাজ পড়বে না এটাও একটা বিধান এটা একটা বিধান লালবাতি জ্বালানো বিদাত আর তারপর খুদবার সময় নামাজ পড়া যাবে না বিদাত দুই রাখাত নামাজ দুই রাখাতের বেশি নেই নকল পড়া খুদবার সময় চলবে না কিন্তু দুই রাখাত সোননাথে মহাক্কাদা এমনকি এবং আহমদ হাম্বাল বলছেন যে এটা অজেব যেমন খুদবা শোনা অজেব তেমন এই দুই রাখা তাহিয়াতুল মসজিদ ওয়াজ কারণ নবী সাল্লাহ সাল্লাম একজন সাহাবি আসলেন জুমার দিনে আর নবী খুদবা দিচ্ছেন সাল্লাহ আলি সাল্লাম সাল্লাহ রাখা তাই সেই বুখারিতে আছে নামাজ পড়েছ বলবে নামাজ পড়েনি কম বললেন আচ্ছা ঠিক আছে জাহাজ বসে গেছো বসে গেছো পরের সপ্তাহ থেকে এরকম করি এমন বললেন না বললেন দাঁড়াও আর তারপরে কি করো ফসাল্লে রাখাতে দুই রাখাত নামাজ পড়া তাহলে বোঝা গেল যে দুই রাখাত নামাজ পড়ে মসজিদে গিয়ে বসতে হবে জুমার দিনে এমনিতে বসা চলবে না আর একটি মশলা যা জানলাম সেটা হচ্ছে যে জুমার আজান দ্বিতীয় আজান হয়ে গেলে অর্থাৎ খুদবার সময় যে আজান হয়ে আজান হয়ে গেলে ব্যবসা বাণিজ্য করা যায় নয় ব্যবসা করা হারাম এবং কাবিরা গুণা দ্বিতীয় খুদবা চলছে আর কেউ যদি ব্যবসা করে যে বিক্রি করবে সেও কাবিরা গোনা করলো যে খরিদ করবে সেও কাবিরা গোনা করলো এছাড়াও বেশ কিছু মাসলা মাসাইল এতে রয়েছে আল্লাহ ফাকরুল আলমীর সময় ইনশাআল্লাহ তালা অন্য সময় ইনশাআল্লাহ আলোচনা করা হবে আজ সাল্লাহ নবীনা মোহাম্মদ আলী ওসাহি